ورواته ثقات وعن علي بن الحسين رضي الله عنه رضي الله عنهما أنه رأى رجلا يجيء إلى فرجة كانت عند قبر النبي صلى الله عليه وسلم فيدخل فيها فيدعو فنهاه وقال ألا أحدثك حديثا سمعته من أبي عن جدي عن رسول الله صلى الله عليه وسلم قال সমস্ত প্রশংসা নাজিল মোহাম্মদ সাল্লামের উপর আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী দর্শের বিষয়বস্তু হচ্ছে তৌহিদ সম্পর্কে এবং তৌহিদের বিশেষ একটি অংশ হচ্ছে তৌহিদের বিপরীত বিষয়গুলি বা তৌহিদ নষ্টকারী বিষয়ের একটি বিষয় তা হচ্ছে কবর মাজার সম্পর্কে বাড়াবাড়ি করে শিরকে লিপ্ত হওয়া এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সতর্ক সাবধান করেছেন মানব জাতিকে যাতে করে এমন না হয় জেলা ইলাহ ইল্লাল্লাহ কালিমা পড়ার পরে স্বীকার করার পরে তার প্রতি ইমান নিয়ে আসার পরে নবীর প্রতি ইমান নিয়ে আসার পরে আবার উল্টো দিকে ফিরে গিয়ে শিরকে লিপ্ত হয় যা হয়েছে এ উম্মতের অনেক মানুষের অবস্থা তো লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে বাবু মাজাফি হেমায়তুল মুস্তাফা অর্থাৎ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের একটি গুণবাচক নাম হচ্ছে মুস্তাফা মানে যিনি মনোনীত আল্লাহর মনোনীত এজন্য আমাদের দেশের বক্তারা বলেন আহমদ মুজতাবা মোহাম্মদ মুস্তাফা বলেন না মোহাম্মদ মুস্তফা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বিভিন্ন রকমভাবে বলেন তার মধ্যে মোহাম্মদ মুস্তফা বলেন বলেন মুস্তাফা তো মুস্তাফা নবী করিম সাল্লাহামের কোনো নাম ছিল না তবে আল্লাহ পাক তাকে মনোনীত করেছেন রেসালাত দিয়ে রসুল করে নবী করে মনোনীত করেছেন আর মনোনীতর আরবি হচ্ছে মুস্তাফা মুস্তফা নয় আমাদের দেশের লোকেরা নাম রাখে আর ডাকে মুস্তফা বলে মুস্তফা নয় মুস্তাফা ইসিম মাফুল বাবে ইফতিয়াল থেকে ইস্তাফা ইস্তাফি থেকে তো মুস্তাফা তো বলছেন যে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের সুরক্ষা করা সম্পর্কে আবার তৌহিদ মানে তৌহিদের দিককে তৌহিদের বিষয়টিকে আল্লাহর একত্ব তৌহিদ এর বিষয়টিকে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম সুরক্ষিত করেছেন কোনো জিনিস সুরক্ষিত করা এর মানে হচ্ছে যে সেখান থেকে কোনো কিছু বেরিয়ে না যায় আর অন্য কিছু তাতে ঢুকে না যায় হচ্ছে সুরক্ষিত করা আপনার পকেট যদি ছিদ্র থাকে তাহলে কি হবে পকেটে টাকা পড়ে যাবে না এ কামা পড়ে যাবে মানি ব্যাগ পড়ে যাবে মোবাইলটা পড়ে যেতে পারে ছিঁড়ে থাকলে তো যদি আপনার পকেটকে সুরক্ষিত করতে হয় তাহলে ছিদ্র বন্ধ করতে হবে তাতে তা থেকে কোনো কিছু পড়ে না যায় এটা একটা আর সুরক্ষিত করার আর একটা দিক হচ্ছে তাতে এমন কিছু না ঢুকে যায় যেটা আপনি চান না তাতে এমন কিছু ঢুকে যায় যেটা আপনি চান না আপনি মাসাল্লাহ আমাদের দেশে একটা উদাহরণ দিই আমাদের দেশের লোকেরা ছাগল পুষে মুরগ পুষে তো মুরগির বাচ্চা আছে বাচ্চাকে ঢেকে রেখে দেখেছেন কি বলে ওটাকে খাঁচা বা খাঁচি বা যাই বলেন আরো কি নাম আছে এর জন্য ঢেকে রাখে নতুন নতুন বাচ্চা উঠে তখন ডেকে রাখে চিল থেকে বাঁচার জন্য কাক থেকে বাঁচাবার জন্য বিড়াল থেকে বাঁচাবার জন্য সুরক্ষার জন্য হেমায়াত এটা হচ্ছে সুরক্ষা করা যাতে করে এতে দুটোই আছে কিন্তু এতে দুটোই উদাহরণ আছে সুরক্ষার একটা হচ্ছে যে ওই বাচ্চাগুলি বাইরে যাতে বেরিয়ে না যায় বাইরে বেরিয়ে গেলে কিছু খেয়ে নিবে আর অন্য কিছু যা খেয়ে নিবে আপনার মুরগির বাচ্চাকে তা যেন না ঢুকে যায় বিড়াল না ঢুকে যায় কাক না ঢুকে যায় চিল না ঢুকে যায় বাজ না ঢুকে যায় এটা হচ্ছে সুরক্ষা আর দুটির একটি যদি না থাকে তাহলে সুরক্ষা হবে না তাহলে তৌহিদের সুরক্ষা কেমন তৌহিদের সুরক্ষা ওই রকমই দুই রকম তৌহিদের কোনো কিছু আপনার থেকে বেরিয়ে না যায় যে তৌহিদ তৌহিদের কোনো কিছু জরুরি ছিল যা বেরিয়ে গেছে নেই তৌহিদে অলুহিয়াত নেই রবুবিয়াত থাকে অলুহিয়াত নেই অথবা তৌহিদ তো আছে তো আছে কিন্তু তৌহিদুল আসমা ওস্তিফাত নেই আছে না এরকম লোক এখন এর ব্যাখ্যা করা যদি শুরু করি তো আজকে তার হবে না আজকে এগোতে পারবো না এইটার ব্যাখ্যা করি এই কথারই যদি ব্যাখ্যা করি যে এক শ্রেণীর লোকেরা আছে যাদের মধ্যে রবুবিয়াত আছে কিন্তু অলুহিয়াত নাই তাহলে তৌহিদের যে হেফাজত করা উচিত ছিল তাদের আল্লাহ ফরজ করেছিলেন তার কিছু বেরিয়ে গেছে অলুহিয়াত বেরিয়ে গেছে এবাদত বন্দীগীতে তৌহিদ নেই অথবা আল্লাহর নাম গুণাবলিতে তৌহিদ নেই এই একটি কথাই ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ব্যাখ্যা করা যেতে পারে কিন্তু যারা নিয়মিত ক্লাসে আসছেন তারা আমার এই কথাটি বুঝেছেন ইনশা আল্লাহ তালা না বুঝেননি বুঝেছেন ঠিক তেমনি বাইরের কোনো কিছু আপনার তৌহিদ যে তৌহিদের সুরক্ষা নবী করিম সাল্লাম করেছেন হেমায়াতুল মুস্তফা করেছেন তাতে যাতে বাইরের কোনো কিছু না ঢুকে যায় যা তৌহিদকে নষ্ট করে দেয় ওই মুরগির বাচ্চা খাওয়ার মতো করে হ্যাঁ চিল বাজের আর আপনার এর কি বলে বিড়ালের কুকুরের তা হচ্ছে কি তা কি যা বাইরে থেকে যদি তহিদের সুরক্ষিত আপনার তহিদ আছে তাতে যদি কোনো কিছু ঢুকতে পাই যে আপনার তহিদকে নষ্ট করে দিবে খেয়ে ফেলবে তা হচ্ছে শির্ক বড় শির্ক অথবা ছোট শির্ক তহিদকে নষ্ট করে দেবে অথবা দুর্বল করে দেবে বিদাত তহিদকে দুর্বল করে দেবে নষ্ট হয়তো করতে পারবে না কিন্তু দুর্বল করে দেবে যেমন বাঁশে ঘুন লেগে যাও খুঁটিতে ঘুন লাগে আমাদের খড়ের ঘর যেগুলি সেই ঘর যদি খুঁটিতে ঘুন লেগে যায় তাড়াতাড়ি নষ্ট করে দেবে তো অনেক কিছু রয়েছে যা তহিদকে পুরোপুরি তো নষ্ট করে না কিন্তু ঘুন লাগিয়ে দেয় দুর্বল করে দেয় তা হচ্ছে বিদাত বা অন্যান্য পাপ আপনি বড় শির করেন না কবর মাজারে সেজদা করেন না প্রতিমা পুতুল সেজদা করেন না কিন্তু আপনি পাপ করেন তাহলে আপনার এ তহিদ দুর্বল হয়ে পড়বে ঘন লেগে যাবে কেমন করে আপনি রব বলে আল্লাহকে মেনেছেন রাজেক বলে মেনেছেন আল্লাহকে সর্বশক্তিমান মেনেছেন আল্লাহ ফকরবুল আলমিনের প্রতি ইমান নিয়েছেন অথচ আল্লাহর সামনে নাফরমানি করছেন আল্লাহ দেখছেন আপনাকে তাহলে আপনার তৌহিদ দুর্বল ঘন লেগে আছে এই তৌহিদে তো প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কি করেছেন সুরক্ষিত করেছেন হেমায়াতুল মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম সুরক্ষিত করেছেন জানাবাদ তৌহিদ মানে তৌহিদের বিষয়টিকে আল্লাহর একত্বকে তৌহিদের রবুবিয়াতকে তৌহিদে উলুহিয়াতকে তৌহিদুল আসমা সুরক্ষিত করেছেন তৌহিদের কোনো কিছু বাইরে না বেরিয়ে যায় মানে আপনার থেকে মুসলিম থেকে সরে না যায় আর তৌহিদের মধ্যে শির্কের সংমিশ্রণ না ঘটে ওসাদ্দহু কুল্লা তারিকিন এবং প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এমন সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছেন ইউসের এরা শিরকে যা শির পর্যন্ত পৌঁছায় রাস্তাগুলি বন্ধ করে দেন কোনো ছিদ্র রাখা হয়নি যে দিয়ে শিরকের অনুপ্রবেশ ঘটে আর মুসলিমের ইমান মমিনের ইমান নষ্ট হয়ে যায় শিরকের সংমিশ্রণ ঘটে যদি সিরকের সংমিশ্রণ ঘটে তাহলে নাই নিরাপত্তা আর নেই কি হিদায়াত আল্লাহ বলেছেন যারা তৌহিদের সুরক্ষা করলো এবং সিরকের সংমিশ্রণ ঘটালো না তাদের জন্য দুটি নিয়ামত রয়েছে আমানু আল্লাহ সূরা আনাম ইরশাদ করেছেন যারা ঈমান নিয়ে এসেছে শুধু তাহলে মমিন মুসলিম দাবি করলে হবে না ইমান নিয়ে এসেছে এবং তার সাথে ওয়ালাম ইমান আহম তাদের ঈমানের সাথে সিরকের সংমিশ্রণ ঘটায়নি বিযুলমিন শিরকিন সবচেয়ে বড় জুলম হচ্ছে সিরক আর আরেকটি তফসির হচ্ছে এর ব্যাপক যে যে কোনো গুনহা শির থেকে শুরু করে বিদাত অন্যান্য পাপ বেমানি হারাম খাওয়া নামাজ ছাড়া ইত্যাদি যত রকমের কাবির আসা গিরা গুণা আছে এগুলি হচ্ছে সবগুলি জুল আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে যদি জুলমের সংমিশ্রণ না ঘটায় ইমান নিয়ে আসার পরে তাহলে তাদের জন্য আল্লাহ দুটি নিয়ামত রেখেছেন দুটি নিয়ামত এই দুইটি নিয়ামতই আল্লাহ দুনিয়ার পার্থিব নিয়ামত বলেছেন আর এই পার্থিব নিয়ামত যদি হাসিল হয় তাহলে ইনশাল্লাহ আখেরাতেরও নিয়ামত হাসিল হবে অর্থাৎ জান্নাতের নিয়ামত হাসিল হবে জাহান নাম থেকে রক্ষা পাওয়া যাবে কি নিয়ামত উলাইক আল্লাহমুল আমনু আল্লাহ বলছেন তোমাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে আল আমনু আল্লাহ বলেছেন আমনুন মানে নিরাপত্তা নাকেরা আর আল আমন মানে হচ্ছে সার্বিক নিরাপত্তা যেমন হামদুন মানে প্রশংসা আর আলহামদ মানে সমস্ত প্রশংসা আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ মানে সমস্ত করতে গেল ওখানে কি আল জামি আছে কুল্লু আছে কুল্লু মানে সব সমস্ত তাহলে আল মানে হচ্ছে সমস্ত ওই রকম ওখানে আল আমন আল্লাহ বলেছেন তহির প্রতিষ্ঠা করে যদি আপনি শির্ক মুক্ত হইতে পারেন শির্কের সংমিশ্রণ না ঘটান আপনার আকিদা আমলে জুলমের পাপের যদি সংমিশ্রণ না ঘটান গোনা না করেন গোনা মুক্ত হন আর ভুল ত্রুটি হলে দৈনিক আপনার মাস আল্লাহ পাঁচ অক্টে তবা ইস্তফার কত অন্তর থেকে করছেন আপনি আর জেনে শুনে আপনি অন্যায় কাজ করছেন না তাহলে রয়েছে সার্বিক নিরাপত্তা এবং রয়েছে হেদায়াত সঠিক পথের দিক নির্দেশনা আল্লাহ সঠিক পথের তৌফিক দেবেন শুধু আল্লাহ দেখিয়ে দেবেন না বরং তৌফিক উলায়িকা আমন এবং তারাই হেদায়ত প্রাপ্ত শুধু রাস্তা দেখিয়ে দেওয়া নয় এটা হচ্ছে তৌফিক আল্লাহ একবারে তাদেরকে হেদায়ত প্রাপ্ত করবেন আর যারা হেদায়ত প্রাপ্ত মানে সঠিক রাস্তায় রয়েছে আল্লাহ প্রদত্ত রাস্তায় তার এই রাস্তা কোথায় পৌঁছাবে জান্নাতে পৌঁছাবে এটা হচ্ছে জান্নাতের রাস্তা সালাম আল্লাহর এই রাস্তার মাধ্যমে আল্লাহ ডেকেছেন আহ্বান করেছেন কোন দিকে দিকে কিসের নাম জান্নাতের নাম এই অধ্যায়ের ব্যাখ্যার পরে আয়াত রয়েছে সুরায় তওবার আয়াত নম্বর একশো আর একশো আল্লাহ পাক এই আয়াতে এর সাদ করেছেন রসুল উল্লাহ সাল্লাম সম্পর্কে বেশ কিছু গুণাবলী রসুল উল্লাহ লাকাত যা আনফুসেকুম আল্লাহ পাক তার প্রিয় রসুল সাল্লামকে ভালো ভালো গুণ দিয়েছিলেন যেসব ভালো গুণ একজন শ্রেষ্ঠ মানুষের জন্য আবশ্যক আল্লাহ সমস্ত গুণগুলি পূর্ণ মাত্রায় আল্লাহ পাক তার রসুল সাল্লাহ ইসলামকে দিয়েছিলেন কারণ তিনি সৃষ্টির সেরা সুতরাং সৃষ্টির সেরা হওয়ার জন্য যে গুণ লাগে সবগুলি পূর্ণ মাত্রায় আল্লাহ পাক তাকে দিয়েছিলেন সেই গুণগুলির কয়েকটি গুণ শুনেন এখানে আল্লাহ পাক কি বলেছেন লাকাত যা আকুম রসুল নিঃসন্দেহে তোমাদের নিকট আগমন করেছেন একজন রসুল মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম সারা বিশ্ব জাহানকে আল্লাহ সম্বোধন করে বলেছেন কারণ তিনি রসুল হয়েছেন বিশ্ব জাহানের সবার জন্য শুধু মুসলিমদের জন্য না শুধু আরবদের জন্য না শুধু কোন গোষ্ঠীর জন্য যারা শুধু ইমান নিয়েছে তাদের জন্য না ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন কালো সাদা সবার জন্য Asian European African American Australian সবার জন্য আল্লাহ ফাকরুল আলমিন তার রসুল সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছেন এবং বেশ কিছু আয়াতে আল্লাহ এই কথা ঘোষণা করেছেন অমা আর সাল্লা কাফাতাল্লিনাস হে নবী আপনাকে রাসুল করে প্রেরণ করেছি সমস্ত মানুষের জন্য শুধু লিন্নাস বলেননি কাফাতাল্লিনাস সমস্ত মানুষের জন্য আল্লাহ বলছেন অমা আর সাল্লা কাইল্লা রহমাতাল লিল আলামিন হে রাসুল আপনাকে সারা আলামিন বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি বিশ্বজাহানের মধ্যে সমস্ত মানুষ তো রয়েছেই সমস্ত জিন রয়েছে এমনকি অন্য অন্য প্রাণী জীব জন্তুর জন্য রসুল উল্লাহাম রহমত করুণা হিসাবে এসেছিলেন রাসুল রাসুল্লাহাম আগমনের মাধ্যমে তহিদ প্রতিষ্ঠা হয়েছে শির্ক বিতাড়িত হয়েছে সুতরাং আল্লাহর গজব আসলে যেমন মানুষ ধ্বংস হইতো জিন ধ্বংস হইত তেমনি গবাদি পশু ধ্বংস হইত আল্লাহ রাজা বাসলিক ধ্বংস হয় নাকি বান বন্যা আসছে ভূমিকম্প আসছে তাতে জীবজন্তু ধ্বংস হয় না তো রাসুল্লাহাম এমন রহমত স্বরূপ এসেছিলেন যে তার নিয়ে আসার দিনের যদি বাস্তবায়ন করে এতে রহমত রয়েছে মানুষের জন্য জিনের জন্য সমস্ত সৃষ্টি কুলের মখলুকাতের জন্য আল্লাপা বলছেন হে নাবি আপনি বলে দেন ইয়াহান নাস হে মানব সকল আল্লাহ কি বলেছেন ইয়াহাল্লিজিন আমান ওইখানে বলেছেন ইয়াহাল মুসলিমুন হে মুসলিমগণ বলেছেন মানে ইয়াহান নাস হে মানব সকল ইন্নি ইলাইকুম জেমিয়া নিশ্চয় আমি রসুল হয়ে এসেছি তোমাদের সবার জন্য জামিয়ান সমস্ত লোকের জন্য এই জন্য রসুল সাল্লাম সাবধান করেছেন সারা বিশ্বের মানুষকে প্রত্যেক মানুষকে সচেতন হওয়া উচিত আল্লাহর কসম করে বলছি যে আমার এই জামানায় যদি ওয়াল্লাহ লাউকানা মুসাহাইয়ান মুসা আলী সালামও যদি জীবিত থাকতেন আজকে তাহলে মা ওয়াসিয়াহ আনি তাহলে তারও আমার অনুসরণ করা ছাড়া আমার কালেমার শাহাদাত দিয়ে মমিন মুসলিম হয়ে যাওয়া ছাড়াও মমিন মুসলিম তো ছিলেন কিন্তু রসুল উল্লাহামের উম্মতের একজন ব্যক্তি হয়ে যাওয়া উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া তিনি রাসুল ছিলেন আল্লাহ রসুলের জামানায় যদি তিনি থাকতেন জীবদ্দশায় তাহলে তিনি এ কথা যদি বলতেন না আমার ধর্ম আলাদা কারণ আমিও রসুল কালিমুল্লাহ এসছি আর তুমিও রসুল এসছ এ কথা যদি বলতেন তাহলে কোন রেহাই ছিলেন কোন উপায় ছিল না সুভান আল্লাহ চিন্তা করুন আল্লাহ আল্লাহ শপথ করে বলছি লাউকানা মুসা হাইয়া মুসা আলি সালাম যদি জীবিত থাকতেন আজকে তাহলে তারও কোনো উপায় ছিল না মা ওয়াসি আহু মানে তার কোনো উপায় ছিল না ইল্লা আমার ইত্তেবা অনুসরণ করা ছাড়া রাসুল্লাহ আরো বলেছেন যে আল্লাহর কসম করে বলছি আমার সম্পর্কে যদি কোনো ইয়াহুদি শুনতে পায় কোনো খ্রিস্টান শুনতে পায় দৃষ্টান্ত স্বরূপ বলেছেন বুদ্ধিস্ট শুনতে পায় কোনো হিন্দু শুনতে পায় নাস্তিক শুনতে পায় যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম রসুল হয়ে এসেছেন খাতামুন নবীন এবং জাহান রাহমতুল্লিল আলমিন হয়ে এসেছেন কাফাত নাস হয়ে এসেছেন শুনতে পেল যে শেষ রসুল এসেছেন যার ভবিষ্যৎবাণী সমস্ত আম্বিয়াগণ আগের করে গেছেন ভবিষ্যৎবাণী ইব্রাহিম খালিউল্লাহ করেছেন মুসা আলী সালাম করেছেন ইসা আলী সালাম করেছেন করেছেন কিন্তু তাদের অনুসরণের দাবিদার যারা ইহুদি খ্রিস্টান তারা যদি অস্বীকার করে বা অন্য মুশ্রিকরা পত্তলিকরা যদি অস্বীকার করে তাহলে ইল্লা কানামিন আহলিন নার যদি আমার প্রতি আই মান নিয়ে আসে সুম্মালা ইউমেনু বি কালেমা ইলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে শাহাদাত দিয়ে যদি মুমিন মুসলিম না হয় তাহলে কি হবে কানামিন আহলিল্লার জাহান্নামের অধিবাসী হবে জাহান্নামের অধিবাসী হবে রসুল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ কি বলছেন যে তোমাদের মধ্য থেকে হে মানুষ তোমাদের মধ্য থেকে একজন রসুল আগমন করেছেন তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে অর্থ যদি আরবদের প্রথম সম্বোধন যেহেতু কোরআন আরবি ভাষায় না জ্বলেছে প্রথম সম্বোধন মক্কাবাসী করা হয়েছে তোমাদের মধ্য থেকে তোমাদের গোত্র থেকে তোমাদের এই মক্কা শহর থেকে আর কোন কোন তাফসির কার গল বলছেন না তোমাদের মধ্য থেকে মানে সারা বিশ্বের মানুষ মানুষের মধ্য থেকে জিন্দার মধ্যে থেকে নয় ফেরেস্তার মধ্য থেকে নয় জি তোমাদের মধ্য থেকে মানব জাতি তোমাদের মধ্য থেকে তাহলে তিনি কি ছিলেন মানুষ ছিলেন আর মানুষ কি দিয়ে সৃষ্টি মাটি দিয়ে না নূর দিয়ে মাটি দিয়ে তাহলে নাসুরুল্লাহাম নূরেন না মাটির আল্লাহ কোরআন করিমে বলেছেন ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ ওজাইর আবদুল্লাহ ছিলেন ইয়াহুদিরা কি বলল এবনুল্লাহ ওয়াকালাতিল ইয়াহুদ ওজাইর ইবনুল্লাহ ওজাইর আল্লাহর পুত্র আবদুল্লাহকে তারা কি বানিয়েছিল ইবনুল্লাহ বানিয়েছিল আর বিধাতপন্থী কবুর পূজারী সুফিবাদে বিশ্বাসী বীরতন্ত্রে বিশ্বাসী এরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আল্লাহ বলেছেন ও আন্নাহুল্লাম্মা কামা আবদুল্লাহ সুবহান আসরা বে আবদেহি ইমান আরো বেড়ে যায় ভবিষ্যৎবাণী করেছে চোদ্দশো বছর আগে তোমাদের পূর্বের জাতিদের তোমরা পদে পদে অন্ধ অনুসরণ করবে তাকলিদ করবে তারা ইবনুল্লাহ বলেছে তোমরা শুধু পার্থক্য নুরুল্লাহ বলেছ অন্ধ অনুকরণ করেছে তাদের অথচ আল্লাহ মুসা মুসাকেও আবদুল্লাহ বললেন ওজের কেউ আবদুল্লাহ বললেন কেউ আবদুল্লাহ বললেন মোহাম্মদ রসুল্লাহকে আবদুল্লাহ বললেন আল্লাহর বান্দা বললেন তো তোমাদের মধ্য থেকে মানে তিনি মানুষ নূর নন নূরের আকিদা ওই রকমই ভ্রান্ত মতবাদ যেমন ঈসা আলি ইসলাম সম্পর্কে সানাফ অফ গড এই ভ্রান্ত মতবাদ কুফুরি মতবাদ একই রকম শব্দের পার্থক্য শুধু আল্লাহ নূর মানে আল্লাহর অংশ আর আল্লাহর ইভেন মানে আল্লাহর অংশ ইভেন যে হয় তার বাবার তাতে কিছু বিনা অংশ পয়দা হয় নাকি ছেলের মধ্যে বাবার অংশ থাকে চেহারাই থাকবে না হলে হাত পায়ে থাকবে না হলে রক্ত মাংসে আছে আচার আচরণ আছে কথাবার্তায় আছে অনেক সময় ছেলে আর বাবার আওয়াজে পার্থক্য করা মুশকিল হয় তাই না অংশ আছে তাহলে যখন ঈসা আলি সাল্লামকে বা ওজাইর আলি সাল্লামকে ইহুদি খ্রিস্টান বলো ইবন উল্লাহ তাহলে আল্লাহর অংশ বানালো না বানালো না বানালো তেমনি কবর পূজারীরা পীরপন্থীরা যখন নবী নূরের পয়দা বলল নুরুল্লাহ বলল এই জাল কথা তারা বয়ান করে তারা বলে এটি হাদিস শরীফ আছে কোন হাদিস সহি জয়ীব কোন হাদিসে নেই সে হাসি তত দূরের কথা কোন সহি হাদিস তাদের মিলাদের ভণ্ডামি কিতাব ছাড়া আর কোথাও নেই ভূতিতে আছে রুয়াতে নেই বুঝতে পেরেছেন কাঁঠাল খাওয়া মানুষ আপনারা ভালো করে বুঝতে পারছেন তাদের ভূতিতে পুঁথির কিতাব আছে আমি ওই পুঁথির কিতাবগুলি যেগুলি আগের যুগে বৃদ্ধ লোকের মুরব্বীরা পড়তো আমি দেখেছি দাদারাকে চাচারে কারি সারা রাত ধরে পড়ছে ওই খাইরুল হাসার আর আরো যে আপনার কি জংনামা আর কি খাইবানো এইসব এত সুর করে করে পয়ার আর কি পড়তো এগুলোকে পড়তো এত সুর করে করে আমরাও মাঝে মাঝে বসে বসে শুনতাম এখনো পড়ে বিদাতপন্থীরা পড়ে দীর্ঘদিন থেকে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে দেখি না কারণ আলহামদুলিল্লাহ সন্ন্যতে যখন প্রচার প্রসার ঘটছে তখন ওই বিদাত গুলি সরে যাচ্ছে যেমনই আলো আসবে তেমনই অন্ধকার সরে যাবে তো যেই সমাজে আপনি সন্ন্যতের প্রচার প্রসার করবেন তখন বিদাত ধীরে ধীরে দূরীভূত হবে যেমন সূর্য উঠতে যাচ্ছে ভোর হচ্ছে ফর্সা হয়ে যাচ্ছে আর রাত বিতাড়িত হচ্ছে রাতের অন্ধকার বিতাড়িত হচ্ছে ওই রকমই আপনি তহিদ সন্ন্যাতের তবলিক করেন সহি ইসলামের প্রচার করেন তখন বিদাত সরে যাবে বিদাতি আর স্থান পাবে না কারণ মানুষের মধ্যে আল্লাহ বিবেক দিয়েছেন যে এটি বিদাত এটি রসুলের তরিকা না এটি রসুলের তরিকা সাধারণ মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন যদি তারা তাদের মগজটাকে খুলে আর অন্তরটাকে উন্মুক্ত করে শোনে আর বুঝে তাহলে আল্লাহ বলেছে ইন্নাফিজ আলিক আল্লাহ কোরআনে উপদেশ আছে লেমান হোক কালব যার কলব খোলা আছে অন্তর খোলা থাকতে হবে যদি অন্তর বন্ধ করে না যে আমাদের হুজুরা যা বুঝেছে সেটাই ঠিক আমাদের দলের লোকেরা যা বলেছে সেটাই ঠিক তাহলে আল্লাহ কখনো হৃদায়ত করবে না তো ফিরে আসে আসল কথার দিকে আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্য থেকে রাসুল আগমন করেছেন নুরুল্লাহ বলাটা শির কুফরি ওই রকমই আল্লাহর অংশ আল্লাহর অংশ আনা নুরিল্লাহ আনা মিন নুরিল আল্লাহ নূর থেকে তার মানে ওই কুফুরির অংশ আসলো যেমন ইবনুল্লাহ বললে আল্লাহর অংশ করা হলো আমার এই সম্পর্কে একটা বক্তব্য আছে নোর নাকি মানুষ যারা নতুন ভাই তারা শুনবেন অবশ্যই কারণ এই বিভ্রান্তি এই গুমরাহিতে আছে আর এটিকে এমন কোন অপরাধী মনে করেন না অথচ এটি হচ্ছে সিরকি কুফুরি মত আল্লাহর অংশ সাব্যস্ত করা নবীকে নবীকে আল্লাহর নোর বলা মানে আল্লাহর অংশ সাব্যস্ত করা যেমন ঈসা আলি সাল্লামকে আল্লাহর পুত্র বলা মানে আল্লাহর একটি অংশ সাব্যস্ত করা আর আল্লাহর অংশ সাব্যস্ত করা কি সিরক নয় কি ছোট শির্ক না বড় শির্ক বড় শির্ক বড় শির্ক হলে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় যে জুলম নাজিম ইন্না শির্ক আলা জুলম নাজিম নিশ্চয় শির্ক হচ্ছে সবচেয়ে বড় জুল আজিজুন আলাইহে মা আনিত্তুম তোমাদের যাতে ক্ষয় ক্ষতি হয় আনিত্তুম ক্ষয় ক্ষতি হয় পেরেশানি হয় তোমাদের তা নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য বড় কষ্টদায়ক আল্লাহ আকবর কত যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হিতাকাঙ্ক্ষী ছিলেন মানব জাতির শুধু উম্মতের নয় মানব জাতির যে বলছেন আজিজুন আলিহি মা আনিতুম তোমাদের যাতে ক্ষয়ক্ষতি হয় এখন অথবা পরবর্তীতে অথবা আখেরাতে তা বড়ই কষ্টকর কষ্টদায়ক হয় নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সুতরাং তোমাদেরকে হৃদায়ত করার জন্য তোমাদেরকে জাহান নাম থেকে উদ্ধার করার জন্য তোমাদের ধ্বংস থেকে আল্লাহর আজাব গজব থেকে বাঁচাবার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন সারা জীবন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যখন মানুষকে দিনের কথা বলতেন আর শুনত না তখন পেরেশান হয়ে যেতেন আর মনে হচ্ছে যে হার্ট অ্যাটাক হয়ে যাবে তার মারা যাবেন তিনি আফসুস করে যে হাই লোকটিকে এত বুঝাবার চেষ্টা করলাম কিন্তু হেদায়ত হলো না আল্লাহ পাক বারবার করে সান্ত্বনা দিয়েছেন কয়েকটি আয়াতে তার মধ্যে একটি আয়াত রয়েছে সুরা কাহাফে আল্লাহ কা নাফসাকা হে নাবি মনে হচ্ছে যে আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন আত্মহত্যা করে ফেলবেন বিচার বলতে পারবে না আল্লাহ শোনেনি জানতাম না এ কথা বলতে পারবে আজিজুন আলী নবীর গুণ যে তোমাদের যদি কিছুতে ক্ষয়ক্ষতি হয় সেটা তার জন্য বড় কষ্টদায়ক কষ্ট লাগে নবী করিম সাল্লাহামকে হারিসুন আলাইকুম তোমাদের জন্য অত্যন্ত তিনি আগ্রহী তোমাদের কল্যাণের জন্য বিল মমেনিনা রাউফুর রাহিম এবং মমিনদের ওপর তিনি অত্যন্ত স্নেহশীল রউফ স্নেহশীল রাহিম এবং অত্যন্ত করুণা পরায়ণ বা দয়ালু এখানে লক্ষণীয় বিষয় যে আল্লাহ নিরানব্বইটি নামের মধ্যে রউফ রয়েছে আর রাহিমও রয়েছে আর নবী করিম সাল্লা সাল্লামের গুণেও এই দুইটি গুণ উল্লেখ করা হয়েছে হয়েছে না হয়নি রহিমও বলা হয়েছে রহিম আল্লাহর নাম না আর রহমানের রাহিম ওখানে রাহিম কে আল্লাহ আর রৌফ কোরআন করিমে আল্লাহ ফাকরুল আলমকে রৌফ বলা হয়েছে রৌফ আল্লাহর একটি নাম নিরানব্বইটি নামের আর নবী করিম সাল্লামকে রৌফ এবং রহিম বলা হয়েছে তাহলে আল্লাহর মতো কি তিনি না এটা দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝায় আপনার নামও কোন নাম দেব মোহাম্মদ হইতে পারে আপনার নামও মোহাম্মদ হইতে পারে আমার এক ছেলের নাম মোহাম্মদ আছে আর সৈয়দুল মুরসলিন সৈয়দ সৈয়দুল আউ্লিন ওয়াল আখিরিন সৃষ্টির সেরা যিনি তার নাম ছিল মোহাম্মদ দুটোতে পার্থক্য কত আসমান জমিনের ইমাম বুখারির নামও মোহাম্মদ ছিল হ্যাঁ ইমাম বুখারির নামও মোহাম্মদ ছিল ইমাম ইবনুল কাইমের নাম মোহাম্মদ ছিল আর অনেক বেনামাজির নাম মোহাম্মদ আছে আর আমাদের দেশে তো নাম মোহাম্মদ ছাড়া শুরুই হয় না এমডি মুখ হ্যাঁ ম্যানেজিং ডাইরেক্টর সৌদি এম্বিসিতে যখন ভিসা লাগতে যায় তখন এমডি দেখে আপনারা তো লিখেছেন পাসপোর্টে এমডি মানে মোহাম্মদের সংকেত আর ওরা মনে করে যে ম্যানেজিং ডাইরেক্টর এম থেকে ম্যানেজিং আর ডি থেকে ডাইরেক্টর এইরকম ভুল করে পাসপোর্ট তৈরি করিয়েন না এটা দুনিয়ার কথা বললাম দিনের কথা তহিদের কথা থেকে সরে কারণ অনেক সময় পেরেশানি উঠাইতে হচ্ছে এর জন্য তো কি বুঝাইতে চাইলাম যে আল্লাহর নামও রউফ রাহিম আর নবীর নামও রউফ রাহিম ওই রকমই পার্থক্য আছে যেমন রসুল্লাহামের নামও মোহাম্মদ আর আহমদ আর এখন এখানেও অনেক আহমদ আছে আহমদ হুসেন আছে তাই না আপনার নাম হয়তো হোসেন আর হোসেন রাজি আল্লাহ তালার নাম হোসেন আকাশ জমিন পার্থক্য আপনার হোসেন আর সেই হোসেনে আপনার নাম আব্দুর রহমান রহমানের বান্দা অথচ নামাজি পড়েন না আবদুল্লাহ নামাজি পড়েন না ফজর পড়েন আল্লাহর বান্দা আপনার আর আবকর সিদ্দিকের নাম হচ্ছিল আবদুল্লাহ আবদুল্লাহ বিন ওসমান আসমান জমিন পার্থক্য তাহলে যদি আপনাদের মধ্যে এত পার্থক্য থাকে তাহলে সৃষ্টি মোহাম্মদ রসুল্লাহ সৃষ্টি হ্যাঁ তার গুণ হচ্ছে রউফ রহিম আর স্রষ্টা খালেক সৃষ্টিকর্তা আল্লাহ পাক তার নাম রউফ রহিম দুই গুণে পার্থক্য আছে না নেই পার্থক্য আছে যেমন পার্থক্য খালেক এবং মাখলুক আছে তেমনই পার্থক্য আছে অর্থের দিক দিয়ে কখনো মনে করবেন না এ সিরকি আকিদা যাতে না আসে কারণ বিদাতি দেশে আমরা বাস করি আবার খুব মানে সজাগ থাকতে হবে না হলে শির্ক বিদা ঢুকে যেতে পারে আল্লাহ রৌফ আল্লাহ রহিম আর নবীও রৌফ নবীও রহিম হ্যাঁ তো সমান সমান সমান সমান কারণ তাদের বহু কবিতা আছে বলছে যিনি মোহাম্মদ তিনি খুদা যিনি আহমদ তিনি আহাদ শুধু মিমের পার্থক্য তাদের কবিতায় আছে কবিতার অর্থ করলাম উর্দু কবিতা এর বাংলায় অনুবাদ করে কারণ আমাদের দেশে বাঙালি বক্তারাও বিদাতি বক্তারা শের সাইরিতে কিন্তু উর্দু আর ফার্সি পড়বেই পড়বে তাই না উর্দু ফার্সি না পড়লে বড় বক্তা হয় না বাংলা শের শায়রি জানে না যে মানুষ জনসাধারণ বুঝুক যে ভালো কথাই বললো না মন্দ কথাই বললো তহিদের কথাই সন্ন্যতের কথা বললো না বিদাতি কথা বললো বুঝতে দেবে না আপনাকে কিছুই বুঝলেন না অথচ বিরোধী কথাই আপনি তো কিছু বুঝলেন না ও নিজেও অর্থ বুঝে না আপনাকেও কিছু বুঝতে দিল না মুঝে কুছ মিলে না মিলে ও আল্লাহ মিলে মেরাজ মেরাজ হ্যাঁ তেরে কদম তাক আপনি কিছুই বুঝলেন না অথচ বড় এই ভুল কথাবার্তা বললেন তো আমাদের দেশের যারা নিজেদেরকে বড় বক্তা বা যাদেরকে সমাজের লোকেরা বড় বক্তা বানিয়েছে তারা এরকম উর্দু ফার্সি না বললে বড় বক্তাই হইতে পারে না তো কি বলছিলাম বলছে যে সেই কবিতায় সিরকি কবিতায় আহাদ আর আহাদ মানে কে আল্লাহ আল্লাহ কুলহু আল্লাহ আহাদ বলছে আহাদ আর আহমাদে পার্থক্য হচ্ছে মিমের পার্থক্য যে মিমটাকে শুধু সরিয়ে নাও আর দুটো এক হয়ে যায় যিনি আহাদ যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি আল্লাহ তিনি মোহাম্মদ এই আকিদা তাদের এই জন্য আহমদ রেজা খান বেরুলুবি বাংলাদেশে কুমিল্লা ব্রাহ্মণ বাড়িতে খুব বেশি আছে যারা নিজেদেরকে রেজবি বলে গতকালকে একটা টেলিফোন এসেছিল আল্লাহ থেকে বলছে আমার এলাকা খুব বড় একজন আলেম আছে যার নাম হচ্ছে অমুক রেজবি সাহেব আছে না খবর রাখেন না রেজবি এই নাম করতে আসলে ওই আহমদ রেজা খান থেকে আহমদ রেজা খান একটা কবিতা পড়ে শোনায় বলছে ও হিজ মোস্তাবি আর খোদা বানকার ও তারপর আমাদিনে মে মোস্তফা বানকার উর্দু সের আমিও জানি হ্যাঁ কিন্তু বলি না জাতি বাঙালি আল্লাহ বলছেন আমা আর সাল্লামিন রাসুল ইল্লাবিল্লানে কৌমিহি যে কোনো রসুল পাঠিয়েছি সেই ভাষাভাষী করে পাঠিয়েছি আপনাদেরকে উর্দু শুনিয়ে লাভ কি আপনাদেরকে আবার ফার্সি শুনিয়ে লাভ কি না হলে শেখ সাদের ফার্সি সে খুব পড়েছি গোলেস্তা বুস্তাও পড়েছি ছোটকালে কারণ মাদ্রাসার পড়াশোনা সিলেবাসী ওই রকম ছিল মরা ভাষা পড়াইতো মৃত ভাষা বুঝেন তো জীবিত ভাষা আজকাল দুনিয়াতে ভাগ করা হয়েছে ভাষাকে মৃত ভাষার জীবিত ভাষা যেমন বেদের ভাষা সংস্কৃত ভাষা মৃত না জীবিত মৃত ভাষা আর হিন্দুরাই বলে না কোন একটা হিন্দু তার মাতৃভাষা সংস্কৃত ভাষা আছে নেই তাহলে এই ভাষা হলো মৃত ভাষা ওই রকম ফার্সি ভাষা কাছাকাছি মৃত ভাষা একটি দেশে ছোট্ট একটা জায়গায় সীমিত পৃথিবীর কোথাও বলা হয়নি কিন্তু ওই ফার্সি কিতাবে এখনো মাদ্রাসা কমে মাদ্রাসাগুলিতে পড়াচ্ছে বড় অজ্ঞতার সাথে একসাথে আলেমরা মরা ভাষাকে বাংলাদেশে পড়াচ্ছে ভারতে পড়াচ্ছে ভারতের একটিও লোক অখণ্ড ভারতের বাংলাদেশও কেউ বলে না আর কারো মাতৃভাষা নেই আর পাকিস্তানেও নেই আর আপনার বর্মাতেও নেই ভারতেও নেই তারপরেও ফার্সি পড়াচ্ছে আমাদের দেশে একটি হুজুরা মাদ্রাসা এ কি সিলেবাস সম্পর্কে অজ্ঞতা নয় দুই বছর তিন বছর আমাদের ছেলেদের মাদ্রাসা ছেলেদের লস করে কি বলছিলাম বলছে ওহি জো মোস্তবি আর তিনি তো যিনি আরসের ওপর সমাসীন ছিলেন খুদা বনকার মানে আল্লাহ হয়ে উত্তরপাড়া মদিন মে নেমে আসলেন মদিনায় মুস্তফা বনকার মোহাম্মদ মুস্তফা সাল্লাম হয়ে তিনি তো আসলেন এখন বাঙালি জাতিকে যদি এরকম উর্দু শের আর ফার্সি শুনিয়ে দি মোস্তফি আর্স মানে বুঝলেন না কিছু তার পড়া পাড়ামদি মুস্তফানকার বুঝলেন না তাহলে আরে আমাদের হুজুর যেমন তেমন নাকি উর্দুও জানে ফার্সিও জানে বাংলাও জানে ইন্টারন্যাশনাল বক্তা কেন হবে না এইভাবে তো আমাদের দেশের বক্তা আন্তর্জাতিক বক্তা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না হাকিকাত বলছি হাকিকাত বলছি যে অনেক কবিতাই পড়ছে বক্তা নিজেই বুঝে না তারপরে বিদাত ভরা আছে আর সাধারণ লোক তো বুঝলো না যে এতে বিদাত ভরা আছে বালাগাল ওলাবে কামালি আমি যে বললাম যে বিদাত ভরা আছে তার প্রথমটাই লেন প্রথম লাইন বালাগাল ওলাবে কামালি অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম তার নিজের যোগ্যতা দিয়ে নিজের জ্ঞান গরিমা দিয়ে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে তিনি তার উচ্চ শিখরে পৌঁছিলেন কথাটা ঠিক না ভুল নবী তার যোগ্যতা দিয়ে পৌঁছিলেন তাহলে চল্লিশ বছর কেন পৌঁছিতে পারেননি আর হঠাৎ করে কি করে সেই দিন রসুল হয়ে গেলেন চল্লিশ বছর বয়সে তাহলে এটি আল্লাহর খাস দান না তার অর্জিত বস্তু আল্লাহর খাস দান নবুয়াতের সালাত আল্লাহ নবীর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি শত শত বছর বাঁচে আর সারা জীবন শেষদায় পড়ে থাকে আর ধন দৌলত সমস্ত ইসলামের রাস্তায় কোরবানি করে দেয় আর নিজেকে যদি শহীদ করে দেয় তবুও কি নবীর মর্যাদা তো দূরের কথা সাহাবির মর্যাদায় পৌঁছিতে পারবে সাহাবির মর্যাদা পৌঁছিতে পারবে না সমস্ত কোরবানি করে দিও আবু হরের মর্যাদায় পৌঁছিতে পারবেন মা এসা রাজি আল্লাহ তালানা মর্যাদায় পৌঁছিতে পারবেন হাসান হোসেনের মর্যাদায় পৌঁছিতে পারবেন কোন সাহাবির মর্যাদে পৌঁছিতে পারবে না রসুল তো দুর্গা তাহলে নিজের কামাল দিয়ে উচ্চ শিখরে পৌঁছা যায় না বিশেষ করে নবী এবং রসুল হওয়ার ক্ষেত্রে হ্যাঁ আল্লাহর নেক বান্দা হওয়ার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আল্লাহর নেক বান্দার উর্ধে হচ্ছে নবতের সালাত তারা আল্লাহ নেক বান্দা কিন্তু নবুয়ত রেসালাত এমন একটি বস্তু যেটা শুধু নিজের ইমান এবং আমল দিয়ে হাসিল করা যায় না এটি আল্লাহর খাস দান অবদান আল্লাহ যাকে মনোনীত করেছেন তিনি আল্লাহ আল্লাহ ভালো জানেন যে কোথায় রেসালাতা রাখবেন কাকে রাসুল বানাবেন আল্লাহ মনোনয়ন আল্লাহ নির্বাচন করেছ কারো এখতিয়ার নেই তাহলে বালাগাল ওলা বেকামালি কথা ঠিক না ভুল ভুল চিন্তা করে রউফুর করিম রউফ ছিলেন ছিলেন এবং দয়ালু ছিলেন আল্লাহ ফাইন তারপরে যদি তারা বিমুখ হয় আল্লাহ রসুল সম্পর্কে জানলো তারপর বিমুখ হইল রসুলের দিকে মুখ করলো না রসুলের আদর্শে বিশ্বাসী হলো না তার বাস্তবায়ন করলো না ফাকুল তাহলে তাদেরকে জানিয়ে দাও হে নবী তাদেরকে জানিয়ে দাও ইমান না নিয়ে আসে আমল না করে নামাজ না পড়ে শির্ক বিদাত করে তাহলে তাদেরকে জানিয়ে দাও হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট এই দোয়া খুব মূল্যবান দোয়া কোরআনি দোয়া এই দোয়া সমস্ত আম্বিয়া কেরামের দোয়া মনে রাখবেন এই দোয়া পড়েন না পড়েন না যারা পড়েন আরো বেশি পড়বেন আর যারা পড়েন না পড়তে অভ্যাস করেন সকাল বিকাল যখন তখন পড়বেন হাসবি আল্লাহ বা বলবেন হাসবন আল্লাহ হাসবন আল্লাহ নেমাল ওয়াকিল অথবা হাসবি আল্লাহ নেমাল ওয়াকিল বা হাসবি আল্লাহ আলী হেতওয়াক্কাল রব্বুল আরশিল আজিম যেমন এই আয়াতে আছে হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট সুতরাং আল্লাহ আমার হেফাজত করবেন রেজেকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মতের মালিক আল্লাহ হ্যাঁ, হেফাজতের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সারা দুনিয়া এক দিয়ে হয়ে গেল আমার কিছুই করতে পারে না যদি আল্লাহ হেফাজত করেন আল আল্লাহ যেদিন উঠিয়ে নিতে চাইবেন মালাকুল মতকে হুকুম করে দেবেন সারা বিশ্ব হেফাজত করে আর সারা বিশ্বের সবচাইতে ব্যয়বহুল হাসপাতালে চিকিৎসা করেও বাঁচানো যাবে না হাসবি আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ যে যথেষ্ট আল্লাহর নেক বান্দার এবং আল্লাহ পাক যার হেফাজত করতে চান কোন শক্তি মারতে পারে না তার বাস্তব দৃষ্টান্ত মোহাম্মদ রসুল্লাহাম বাস্তব দৃষ্টান্ত মুসা আলি ইসাল্লাম ফেরাউন সারা জীবন তো বাদশাহী থাকলো ইচ্ছা করলে তো মুসাকে যে কোনো সময় ফাঁসিতে চড়িয়ে মেরে দিত সারা জীবনটা মারতে পারলো না শেষখানে নিজেই ধ্বংস হলো যে সময় মারতে হলে সেই সময় এসে নিজেই ধ্বংস হলো ডুবে মক্কার লোকদের মাঝে নবী করিম দীর্ঘ তেরো বছর থাকলেন নবী হওয়ার পরে তার আগে তো চল্লিশ বছর ছিলেন তখন তো ভালোই ধারণা তাদের ছিল কিন্তু যখন থেকে ভুল ধারণা হলো যে না এ তো আমাদের শত্রু এ তো আমাদের বিরোধী এ তো আমাদের দেবী দেবতাকে গালিগালাজ করছে আমাদের ধর্মের বিরোধী তখন থেকে নিয়ে দীর্ঘ তেরো বছর রসুল্লাহাম আবু জাহাল আবুল আহাবের বীজে থাকলে তাদের মাঝে কিন্তু মারতে পারলো তারা মারতে পারল না বরং বদরে এসে হাজির হলো সত্তর জন নেতা তারা হত্যা হলো জাহান নামে পৌঁছে গেল তাদের একজন আবু জাহাল বড় বড় নেতাগুলি ওখানে এসে ধ্বংস হয়েছিল ওতবা সাইবার আল্লাহ তো আল্লাহ হাসবি আল্লাহ আল্লাহ যদি আপনার জন্য যথেষ্ট হয় আমার জন্য যথেষ্ট হয় তো কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ যেদিন চাইবে যান আমার ক্ষতি হবে আপনার ক্ষতি হবে সেদিন হবে ওটা আল্লাহর হেকমতে হচ্ছে আল্লাহ কি জন্য করেছেন তারপরে একদিন তো মত রয়েছে ফাইনতাল্লাহ তারা যদি ফিরে যায় ফাকুল বলে দাও হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট ইব্রাহিম আলহি সালাত সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি কি বলেছিলেন হাসবুন আল্লাহ নেহমাল ওকিল নবী করিম সাল্লামকে যখন ভয় দেখানো হয়েছিল যে আসছে এবার আসছে ভালো করেই তৈরি হয়ে আসছে মক্কার মুশরিকরা কাফিররা মদিনাকে একেবারে ধ্বংস করে দিবে তারা তখন তিনি বলেছিলেন আরো ইমান বেড়ে গেল কলিজা আরো মাসাল্লাহ বেড়ে গেল ইমান আরো মজবুত হয়ে গেল আর বলেন হাসবন আল্লাহ নেমাল শুধু মোহাম্মদ রসুল্লাহ সাহাবাইকে নাম তারাও বলেন হাসবন আল্লাহ নেমাল ওকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্ম বিধায়ক তিনি আমাদের মালিক তিনি আমাদের করেন হাসবি আল্লাহ তার ছাড়া আর কেউ আমাদের সত্য উপাস্য মাবুদ নেই আলাইহে তবাক্কাল তো তার উপর আমরা ভরসা করি এখানে তহিদে উলুহিয়াত রয়েছে আর রবুবিয়াত রয়েছে যারা তহিদের প্রকরণ গুলি বুঝেন এই আয়াত থেকে ইল্লাহুয়া এতে কি আছে তহিদে উলুহিয়াত আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই মানে সমস্ত ইবাদত একমাত্র কার জন্য তাহলে বান্দার কাজ আমার কাজ কর্ম যেগুলি আমি দিন নেকির জন্য করছি সব কার জন্য আল্লাহর জন্য এটি হচ্ছে তহিদে উলুহিয়া তহিদে ইবাদত আর আলাইহে তাওয়াক্কাল তো একমাত্র তার উপর ভরসা রাখি এবং তিনি আমার জন্য যথেষ্ট হাসবি আল্লাহ এই বাক্যটিও আর আলাইহে তাওয়াক্কাল তো এবং তারপরে আরো আছে রব্বুল আরশিল আজিম তিনি আরশ আজিমের রব এগুলির দ্বারা কি প্রমাণ হয় তৌহিদে রবু বিয়াত প্রমাণ হয় যে ভরসা কার উপরে করে যিনি সর্বশক্তিমান যিনি সামলাতে পারবেন আর এমন কিছুর উপর যদি ভরসা করেন যে যা সামলাতে পারবে না তাহলে কি আর হবে গাছের এমন একটা ডালে গিয়ে বসেছেন আপনি শত্রু থেকে শত্রু তাড়া করে আসছে বা বাঘ তাড়া করে আসছে গাছের উপরে চলেছেন আর গাছে তো রে বাঘ তো লাভ দিয়ে চলে আসতে পারে তো গাছের ওই ওই পাতার ওইদিকে চলে যায় এবার চিকন ডালে চলে গেছেন তাহলে কি অবস্থা হবে তাহলে যেই জায়গায় আশ্রয় নিয়েছে সেই জায়গা যোগ্য নয় নির্ভরযোগ্য নয় বাঁচার কোনো উপায় নেই ভেঙে পড়ে যাবে তো যিনি সর্বশক্তিমান তার উপর ভরসা করা হয় আল্লাহ সর্বশক্তিমান তো এতে রয়েছে তৌহিদের বুবিয়াত আল্লাহ তার কাজে কর্মে সর্বশক্তিমান সুতরাং তার উপর ভরসা রাখি এবং তিনি রব্বুল আরশিল আজিম মহা আরসের মহা আরসের কি তিনি অধিপতি রব এখানে আজিম কার গুণ রব্বের গুণ না আরসের গুণ আরসের গুণ না দেখেন রব্বুল আরশিল আজিমে আছে যদি রবের গুণ হইতো তাহলে আজিম হইতো রব্বতের পেশ আছে দাম্মা আছে গ্রামার বুঝুন তাহলে এই জন্য বললাম মহা আরসের যিনি অধিপতি যিনি মালিক যিনি রব তাহলে আরসকেও আজিম বলা হয়েছে আরসকে কি বলা হয়েছে আরস আল্লাহর সৃষ্টি না সৃষ্টি নয় সৃষ্টি মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন আরস আল্লাহ সৃষ্টি করেছেন কুরুষি তাহলে আল্লাহর আরস আল্লাহর সৃষ্টি তাকে আজিম বলা হলো তাহলে বোঝা গেল যে আল্লাহ ছাড়া অন্য কেউ আজিম বলা যেতে পারি আল্লাহ নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম আজিম আছে না ওহাল আলিউল আজিম আয়তল কুরসিতে কি আছে নাই শেষখানে ওহাল আলিউল আজিম তাহলে যখন আল্লাহর গুণ হিসাবে আজিম ব্যবহার করবেন আজিম বলবেন যে আল্লাহর গুণ তখন আল্লাহর জন্য যেমন উপযোগী তিনি আজিম তিনি মহান তার মতো মহান আর কেউ নেই কিছুই নেই কিন্তু যখন আল্লাহর সৃষ্টি আরো সম্পর্কে বলেন আজিম এই লোকটি একজন মহান ব্যক্তি তখন তার সময় মহান ব্যক্তি মানে কিছু মরবে না অসুস্থ হয় না হ্যাঁ বেখিয়াল হয় না ভুলে যায় না ভুল করতে পারে না হ্যাঁ করতে পারে মহান ব্যক্তি ভুল করতে পারে আর শিলাজি ওয়ান আবি তালহ বিষয় সম্পর্কে লেখক হাদিস নিয়ে এসছেন যে তহিদের হেফাজত করা এবং শিরকের রাস্তা বন্ধ করা নবী করিম সাল্লাম এই কাজ করে দিয়ে উম্মতকে আমানত দিয়ে চলে গেছেন যে তোমাদের কাছে তহিদের আল্লাহর একত্রের আমানত থাকলো আর সিরকের রাস্তাগুলি আমি বন্ধ করে ছিদ্র বন্ধ করে দিলাম খবরদার তোমরা সিরকে আর ঢুকায়ও নাই এই তৌহিদে তোমাদের ইমানে ইসলামে এই আমানত আমাদের কাছে ছেড়ে চলে গেছে এই আমানতের হেফাজত যদি করি তাহলে আল্লাহর কাছে রেহাই পাবো আর যদি আমানত আমরা খেয়ানত করি অর্থাৎ আমরা কবর পূজা মাজার পূজা পীর পূজা ব্যক্তি পূজার নামে যদি আমরা বা নেতা পূজা এইসব বিভিন্ন পূজার নামে যদি আমরা শির্ক ঢুকিয়ে দিই তাহলে আমরা আমানতে খেয়ানত করলাম যেটি মুনাফিকের লক্ষণ আর তহিদের আমানত যদি আমরা খেয়ানত করি তাহলে মুশরেক হয়ে পড়বো আমরা মনে রাখতে হবে আবু হরে রাজি আল্লাহ তালান বর্ণনা করছেন যে কালা রসুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল বলেছেন আলু বইউ তাকুম কবুরা তোমরা তোমাদের বাড়িগুলিকে ঘরগুলিকে কবরে পরিণত করিও না তোমাদের ঘরগুলিকে বাড়িগুলিকে বাইতের জমা বহু বচন হচ্ছে বইউত বাড়িগুলিকে যেন বললাম আর কবুরা কবরের জমা হচ্ছে কবুর কবরে পরিণত করিও না এর কি অর্থ এর দুইটি অর্থ দুইটি অর্থ একটি অর্থ হচ্ছে যে তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করিও না মানে তোমাদের ঘরে কবর দিও না কেউ মারা গেল আব্বা মারা গেলেন আম্মা মারা গেলেন দূরে আর কোথায় দিতে যাব আর ওই গ্রামের গোরস্থানে কেন দিতে যাব অত দূরে না দরকার নাই ঘরেই রাখি দেখতে পাবো খবরদারি কাজ করবে না এটা হচ্ছে একটি অর্থ যে অর্থের দিকে অনেকের ব্রেন কিন্তু যায়নি হয়তো এদিক থেকে বলেছেন আর একটা অর্থ বলেছেন পরে বলছি ওইটা অর্থ সেটাও আছে তোমাদের ঘরকে কবরে পরিণত করিও না মানে তোমাদের ঘরে কাউকে কবর দিও না ঘরে কবর দেওয়া মানে শুধু ঘরের মধ্যে না ঘরের উঠানে অনেকে কবর দিয়ে দিলেন ঘরের পিছনে কবর দিয়ে দিলেন আর দশ বছর বিশ বছর পরে ঘর বাড়াইতে হবে ছেলে সাবালক হয়েছে হ্যাঁ বাড়ি আলাদা আলাদা ভাই এখন সেপারেট সেপারেট হচ্ছেন বাড়ি বাড়াইতে হবে তাহলে আলাদা আলাদা করে গেরতে হবে এখন কবর বাড়ি বানাইতে হচ্ছে কত যে এরকম মাসলা ফতোয়া জিজ্ঞাসা করছেন কি জন্য ওই যে নাজাইজ কাজ করার কারণ নবীর বিরোধিতা করার জন্য কেন এই কাজ করেছেন ঘরের পাশে কবর দিতে গেছেন দশ বিশ বছর বা চল্লিশ পঞ্চাশ বছর পরে জানছেন যে এখানে আমার বাবার কবর বা দাদার কবর দাদির কবর নানা নানির কবর কারো কবর আছে আর শহরের মাটি হ্যাঁ, এক একটা ডিসিমিলের দাম লাখ লাখ টাকা আর মায়াও ছাড়তে পারেন না তখন জবরদস্তি ফতুয়া চান যে এখানে আমি ঘর বানাইতেই হবে উপায় কিছু নেই তাহলে এই কবরকে সরানো যাবে কিনা না দুনিয়ার সুবিধাবাদী কবর সরাবেন বাড়ি সরান কেন এরকম কানা কাজ করলেন বাড়ি সরানো ওখান থেকে এই জন্য কবর স্থানান্তরিত করা যাবে না তবে যেখানে মসজিদের মধ্যে কবর দেওয়া হয়েছে পরে মসজিদ আছে আগে থেকে তাহলে এখানে ধর্মীয় স্বার্থ আছে আপনার ব্যক্তি স্বার্থ নাই শির্ক মুক্ত করবেন মসজিদকে সেই জন্য কবরকে সরান এখানে সেখানে সরাতে হবে অথবা কবর জানছেন আর কবর নদীতে কেটে যাচ্ছেন নদীর ভাঙনে এরকম কিছু হচ্ছে তখন সেখান থেকে লাশের হেফাজতের জন্য কবর সরান এই সব ক্ষেত্রে কবর সরানো রয়েছে আর নিজের গড় দুনিয়ার গরজে বাড়ি একটা বড় করবেন সেজন্য আপনি বা দাম বেশি হয়ে গেছে জমি সুতরাং নিয়ে যায় সস্তা জমিতে নিয়ে গিয়ে দাফন করি চলবে না তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করি না মানে কি বললাম তাহলে তোমাদের ঘরে বাড়িতে এমনকি বাড়ির আশেপাশে লাগিয়ে সংলগ্নে কবর দিও না দূরে কবরস্থানে যেখানে সাধারণ মুসলমানদের কবর হয়েছে দেখেন রসুল উল্লাহামের সাহাবাই কেরম রসুল্লাহামের প্রিয়তমা স্ত্রী আয়সা উসমান তাদের কবর কোথায় বাকির কবরস্থানে কবরস্থানে এই কথা না যে তাদের বাড়িতে তাদের বাড়িগুলিতে যে কবর দেওয়া হয়তো তাজ মসজিদে নবীতে ঢুকে পড়তো এত বড় মসজিদ নবীর এরিয়া এখন হয়ে গেছে যে তখনকার মদিনা গোটা মসজিদ নবীতে চলে এসছে তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না মানে কবরের মতো করে দিও না কবরে পরিণত করিও না মানে কবরের মতো করে দিও না কোন দিকে যে কবরের ওপরে কেউ নামাজ পড়ে না মানে ইসলামের শরীয়তে নামাজ পড়া নাই বিদাতি নামাজ পড়ছে সেটা তো শির্ক কিন্তু কবরের ওপরে যেহেতু নামাজ পড়া যায় না সেই রকমই তোমরা বাড়িকে কি করে নিও ওই কবরের মতো বানিয়ে দিও না যে মসজিদে শুধু নামাজ পড়ো ফরজ মসজিদে সুন্নত মসজিদে নফল মসজিদে বসে বসেও মসজিদে আমার দেশের দৃশ্য না বসে বসে ওই নফল পড়বে তাও মসজিদ আর বাড়িতে কোনো নামাজ নাই খবর দাঁড়িয়ে এরকম করবে না তাহলে যারা বসে বসে মসজিদে খোড়ার মতো নফল পড়ে আর যারা সন্ন্যদ বিতর সব সব সময় মসজিদে পড়েন আর বাড়িতে কোনো নামাজ নাই তারা এই হাদিসের বিরোধিতা করে আরেকটি হাদিস আছে ইজ আলুমিন সলাতেকুম ফি বইউতেকুম আরো স্পষ্ট তোমাদের কিছু নামাজ তোমাদের বাড়িতে রাখো তোমাদের কিছু নামাজ তোমরা বাড়িতে পড়ো কিছু নামাজ মানে কি ফরজ নামাজ যে জোহরটা খুব রোদ্র লাগছে গেলাম না ফরজটা খুব ক্লান্তি লাগছে গেলাম না তাড়াতাড়ি নামাজটা পড়ে শুয়ে যাবো আজান দিয়েছে এখন আধা ঘন্টা পরে জামাত হবে চলবে না ফরজ ওয়ার্কাউমার রাখি আল্লাহ বলছেন রুকুকারীদের সাথে মুসল্লিদের সাথে কি মসজিদে নামাজ পড়ো জামাতে নামাজ পড়া উচিত সন্ন্যত নামাজ বেতন নামাজ সব সময় না পারেন আপনি কখনো কখনো যখন দেখছেন যে আমি এখন ডিউটি থেকে ফিরে আসছি মসজিদ থেকে যে আমাকে ডিউটিতে যেতে হবে তা নয় মসজিদ থেকে আমি বাড়িতে আসছি বাসাতে আসছি তখন বাসাতে বাড়িতে এসে আপনি সুন্নত নামাজ পড়েন বেতন নামাজ পড়েন তাজ্জুদ নামাজ পড়েন এইভাবে সন্নত নফল নামাজগুলি তোমরা বাড়িতে পড়ো লা তাজালু বৈত কবো না ওয়ালা তাজালু কবরি ইদান দ্বিতীয় হুকুম নবী সাল্লাহ সাল্লামের দ্বিতীয় আদেশ ফরমান আমার কবরকে তোমরা উৎসবের স্থানে পরিণত করিও না আরবিতে ঈদ ঈদ মানে শুধু ঈদুল ফিতর ঈদুল আজহা নয় ঈদ মানে এমন কোন উৎসব যেটি বছরে বারবার ফিরে আসে একবার অথবা একাধিকবার প্রত্যেক বছর ফিরে আসে এমন অনুষ্ঠান উৎসব যেটি বছরে একবার কমপক্ষে অথবা একাধিকবার কি হয় ফিরে আসে বারবার আর সেই উৎসবে মানুষ অংশ নেই গ্যাদারিং করে হ্যাঁ অনেক লোক সেখানে সমবেত হয় তাকে ঈদ বলা হয় আরবি ভাষায় এই অর্থ কোথা থেকে আসলো ঈদ শব্দটি আদা ইয়াউদো থেকে আদা মানে ফিরে আসে রিটার্ন এই জন্য আপনাদের ভিসাতে রিএন্ট্রি লাগে ছুটি জানতো রিএন্ট্রি লাগে ওতে কি লেখা থাকে জানেন খরুজ বা আউদা বা আউদা খরুজ মানে বেরিয়ে গেলেন এক্সিট করলেন কিন্তু আওদা মানে রি এন্ট্রি আবার ফিরে রি এন্ট্রি মানে পুনরায় ফিরে আসবেন আপনি ওই আওদা মানে ফিরে আসা যাচ্ছেন ঠিকই কিন্তু আবার ফিরে আসবেন আপনি এক্সিট যাচ্ছেন না আপনি আওদা তো আদা ইয়াউদ মানে বারবার ফিরে আসা আদা ইয়াউদ আউদান ওয়া ঈদান ঈদ যা বারবার ফিরে আসে বারবার ফিরে আসে তাহলে ঈদুল ফিতর ঈদুল আজহা যেহেতু প্রতি বছর একবার করে ফিরে আসে সেই জন্য এগুলি হচ্ছে ঈদ আর ইসলামী ঈদ আর ঈদে মিলাদুল নবী বারো রবিউল বলে যে প্রতি বছর ফিরে আসে সেটাও ঈদ উৎসব কিন্তু বিদাত ঈদ যেহেতু রসুল্লাহ করেননি তারপরে সাহাবারা করেননি খোলাফারাও করেননি আর চার এমামও করেননি পাঁচশো বছর পর্যন্ত হয়নি বিদাতিরা শুরু করেছে মেশরে মেশর থেকে গেছে ব্লাক হয়ে পাচার হয়ে এরাক এরাক থেকে গিয়েছে তখন ভারত আফগানিস্তান ইরান হয়ে আর তারপরে ভারত থেকে গেছে বাংলাদেশ সেটাও ঈদ এজন্য আজকাল কি বলছে বিদাতিরা উন্নতি করেছে ঈদে মিলাদুল নবী সত্যি আল্লাহ নবীর দুটো ঈদ পছন্দ হইল না আল্লাহ প্রদত্ত দুই ঈদে তারা ক্ষান্ত হয় বলছে আল্লাহ তুমি দুটো ঈদ দিয়েছো এতে কি আর আমাদের কাজ চলে আমরা আজকাল বড় উন্নতি করেছি সুতরাং আমাদের ঈদে মিলাদুল নবীর প্রয়োজন আর আমাদের বার্থডে ঈদ প্রয়োজন বার্থডে জন্মবার্ষিকী পালন করা স্ত্রীর ছেলে মেয়েদের এগুলো ঈদ মনে রাখবেন এইরকম ম্যারেজ দিবস শাদী দিবস পালন করে বিবাহ দিবস পালন করে না আজকাল বিদাতিরা মডার্ন বিদাতি ইউরোপিয়ান আমেরিকান বিদাতি যারা বিজাতির অনুকরণ করেছে তাদের এক দল শহরের অধিকাংশ লোকই এতে লিপ্ত ইল্লামান রাহেম আল্লাহ অল্প কিছু দিনদার লোকেরা বেঁচে আছে এগুলো ঈদ ওই রকমই অরুসের মেলা এটা হচ্ছে ঈদ বছরে একবার অথবা একাধিকবার ওরস লাগে যদি ওরস হচ্ছে তাদের বিদাতি ভাষায় কিসের নাম পীরের মৃত্যু দিবসের নাম আর মৃত্যু একবার হয়েছে না একাধিকবার একবার হয়েছে তাহলে ওরস যদি বিদাতি তরিকাতে করতো তো বছরে একবার ওরস হওয়া উচিত শাহজালালের জীবনের একটা চটি কিতাব আমার কাছে বাংলায় এসেছে তাতে লিখেছে এই পীরপন্থী কবর পূজারীরা যে শাহজালাল বাবার মাজার শরীফে বছরে তিনবার ওরস লাগে এটি হচ্ছে ঈদ কবরের উপরে এগুলো কি ঈদ উৎসব নবী করিম সাল্লাম কি বলছেন আলু কবরি ঈদান আমার কবরকে তোমরা উৎসবের স্থানে পরিণত করিও না তাহলে রসুল্লাহামের কবরকে উৎসবের স্থানে পরিণত করতে যদি নিষেধ করা হয় তাহলে শাহজালাল বাবা চলবে নাকি ওটা যেহেতু বাবা আর রসুল তার বাবা হইল না তাই না হ্যাঁ খাজা মনুদ্দিন চিস্তি যেহেতু খাজা বাবা চলবে না আব্দুল কাদির জিলানি যেহেতু গৌসুল আজম হ্যাঁ আর কুতুব বড় পীর সেজন্য চলবে না কেমন বিভ্রান্তিতে গুমরাহিতে ভারত উপমহাদেশে মুসলিম সমাজ পড়ে আছে চিন্তা করুন কবর ইদান তাহলে নবী উৎসবের স্থানে পরিণত করার অর্থ কি বারবার করে ফিরে আসা কিন্তু উম্মতের সংখ্যা বেড়েছে সব সময় তো লোক আসছে সালাম পড়তেই আছে তাহলে কি এটা কি উৎসবে পরিণত করার সামিল নাকি বলবো না তবে আপনি বারবার যদি যান তাহলে এটা হচ্ছে উৎসবে পরিণত করার ঈদ করার সামিল যেটি নিষেধ করেছেন নবী করিম সাল্লা সাল্লাম খবর সাবধান করেছেন যে মদিনায় আছেন আর প্রত্যেক দিন ফজর নামাজ একবার হাজিরা দিতে হবে প্রত্যেক অক্তে অনেকে এরকম আছে প্রত্যেক অক্তে যেমন ফরজ নামাজটা পড়া হইলো দৌড় দিয়ে গিয়ে হ্যাঁ নবী পাকের কাছে সালাম পেশ করব দরুদ সালাম পেশ করবো এটি হচ্ছে ঈদ বানানো এটি না যাইজ তার চাইতে অনেক উত্তম অবস্থায় আল্লাহর আদেশ কর্মে ফরজ আদায় করেছেন আর আপনি নবীর ওপর সালাত এবং সালাম পেশ করেছেন নামাজে বসে বলছেন আত্মাহাতলিল্লাহে তাতে কি বললেন আসসালাম আলাইকাবী রহমতুল্লাহ ওবরাকাত বললেন না বললেন না এই অবস্থাটি ভালো অবস্থা না ওই দৌড় দিয়ে ভিড়ে গিয়ে ওড়াউড়ি করে গোতাগুতি করে ছোটাছুটি করা ওইটা বেশি ভালো অবস্থা হইল চিন্তা করুন নামাজের অবস্থায় আল্লাহর এবাদতে মগ্ন আছেন আর সেই অবস্থা বলছেন হে নবী আপনার ওপর সালাম পেশ করছি সালাম হোক রহমত হোক আল্লাহর বরকত আরো বলছেন দ্রুত আল্লাহ আল্লাহ মোহাম্মদ যা ফরজ আত্মাহাত পড়া ফরোজ নামাজে আর দরুদ পড়া ফরোজ রুকুন তাহলে কি করবেন কি যাবেন না এখানেই বিদাতিরা সুযোগ পেয়ে যায় দেখছো এই যে ওয়াহাবি ইসলামের শত্রু নবীর শত্রু এরা নবীকে ভালোবাসা যেতে নিষেধ করছে আমরা বারবার করে দুরুদ সালাম পেশ করতে নিষেধ করছে আল্লাহর কথা বুঝলো না রাসুলের কথা বুঝলো না রাসুলের বিরুদ্ধে নাফারমানি করে তারা আর বলে যে এরা রসুলকে ভালোবাসে না চোর রাস্তা এটা বিভ্রান্ত গুমরা করতে পারে শোনো আচ্ছা ওই বিদাতিরা বেশি ভালোবাসেন আল্লাহ নবীর সাহাবারা বেশি ভালোবাসতেন তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন বলবেন সাহাবার আমাদের যদি বেশি ভালোবাসতেন বলবে না বলবে না সাহাবাই কেরামদের কারো এইরকম আমল ছিল না যে প্রতিদিন পাঁচবার তো দূরের কথা অথচ তখন কোনো ভিড় থাকতো না আল্লাহ নবীর কবরের কাছে প্রতিদিন ইচ্ছা করলে সাহাবারা আরামে গিয়ে সালাম পেশ করে আসতে পারতেন প্রতিদিনে তাদের নিয়ম ছিল না যে এসেছি তো একটু সালাম করে আসি যেমন জীবিত ব্যক্তির সাথে যখন মসজিদে এসেছেন অমুক আলেম সাহেব এসেছেন দেখা সাক্ষাৎ হইলো বক্তব্য হইলো একটু সালাম করিনি করছি না করছি না করছেন আপনারা জীবিত কিন্তু ইন্তেকালের পরে নিয়ম বানিয়ে নেবেন যে না প্রতিদিন একবার করে গিয়ে তার কবরের সাথে সাক্ষাৎ করব জিয়ারত করব না ঈদ বানানো এটা সাহাবাইকার আমরা কেউ করতেন না আবদুল্লাহ বিন উমার রাজি আল্লাহ একমাত্র আর তিনিও করতেন প্রতিদিন বলেন প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে না কি করতেন তা শোনাচ্ছি তার জীবনীতে আছে তিনি যখন এজা কাদেম আমিন সাফারিন কোন জায়গায় সফরে গিয়েছেন আর কিছুদিন থাকলেন সফর গিয়ে সফর মানে দুই দিন একদিন না সফর মানে তখনকার সফর যেহেতু উটের সফর গিয়েছেন কোথাও জেহাদের সফরে গিয়েছেন অথবা হজমরা সফরে গিয়েছেন আসলেন যখন মদিনা বাইরে ছিলাম এসে মসজিদ নবীতে এসে তিনি নামাজ পড়তেন তারপরে কি করতেন নবী করিম সাল্লাহ সাল্লামের কবর মোবারকের কাছে এসে তখন বলতেন আসসালাম আলাইকে ইয়া রাসুল আল্লাহ সালাম বলতেন তাহলে আমাদের কাছে শূন্যতে এতটুকু আছে আপনি মদিনা আসলেন এই দিক থেকে মদিনা গেলেন অথবা থেকে মদিনা আসলেন মদিনা যখন আসলেন প্রথম সুযোগে মসজিদ পড়ে প্রথম সুযোগে যখনই সুযোগ সুবিধা পান আপনি গিয়ে কি করবেন নবী সাল্লা সাল্লামের মোবারক কবর কাছে গিয়ে আদবের সাথে আপনি কি করবেন সালাম পেশ করবেন আসসালাম আলাইকুম রাসুল্লাহ আসসালাম আলাইকা ইয়া আবা বাকরিন সিদ্দিক আসসালাম আলাইকা ইয়া ওমর আল ফারুক বাস হয়ে গেল এই ছিল আবদুল্লাহ বিন উমার রাজি আল্লাহ তালা আনহমার আমল তিনি আল্লাহ নবীর উপর সালাম পেশ করার পরে দাঁড়াতেন ওখানে গিয়ে আবু বকর সিদ্দিককে সালাম পেশ করতেন বলতে আসসালাম আলিক ইয়া খালিফা রাসুলিল্লাহ তারপরে যেহেতু আব্বার কবর তৃতীয় কবর বলতেন আসসালাম আলেকা ইয়া আবাতে হে আব্বা আপনার উপর সালাম হোক তাহলে এর থেকে আরো জানতে পারলাম যে আমরা আমাদের আব্বার কবর কাছে গেলেও ওই আম দোয়া পড়ি আসসালাম আলাইকে আহলাল কবুরে আমাদের দেশের মানুষদের এটাই অভ্যাস না নিজের বাবার কবর কাছে গেছেন মায়ের কবর কাছে গেছেন দাদার কবর কাছে গেছেন নিজের স্ত্রীর কবর কাছে গেছেন স্বামীর কবর কাছে যাই যদিও মহিলাদের জিয়ারত সহি হচ্ছে যে মহিলার জিয়ারতে যাবে না কিন্তু মহিলা হয়তো ছিল না কিছু আলম বলেছেন দূরে ছিল যেমন বিদেশে আছে আর মারা গেছেন কেউ আব্বা মারা গেছেন একবার দেখার জন্য যায় আর সেখানে যদি রোনা জারি না করে কান্নাকাটি না করে বা এমন শির্ক বিদাত না হয় আশঙ্কা না থাকে তাহলে এক একবার যেতে পারে তো এখান থেকে কি শিখলেন যে আব্বার কবরের কাছে গেলে আপনিও বলবেন আসসালাম আলাইকা আবি আপনি আম্মার কবরের কাছে গেছেন আসসালাম আলাইকা উম্মি কারণ আপনার আম্মা ইন্তেকাল করলো আপনার আম্মা দাদা হলে আসসালাম আলাইকা ইয়া হে দাদা আপনার উপর সালাম হোক আল্লাহ রহমত হোক বরকত উমর রাজি আল্লাহ তালানোর ছেলে আবদুল্লাহ রাজি আল্লাহ তালানো কি করতেন বলতেন আসসালাম আলিক আবা তেহে আব্বা আপনার উপর সালাম তো কবরকে ঈদ বানানোর অর্থ তাহলে বুঝলেন যে কবরে উৎসব করা হচ্ছে এই ওরসগুলি কবর পাকা করা কবর উপরে গম্বুজ তৈরি করা ঘর তৈরি করা এবং কবরে ভিড় ভাড় লেগেই আছে সব সময় আর মনে করছেন যে এখানে আসলে তাবারুক হাসিল হবে কিছু পাওয়া যাবে এগুলি সব হচ্ছে কবরকে উৎসবের স্থানে পরিণত করা সামিল আল্লাহ নবীর যদি না চলে নিষেধ করে থাকেন রসুল্লাহাম তাহলে অন্য কোন কবরের কোন এই রকমের সিরকি জিয়ারত বিদাতি জিয়ারত নেই যে ওখানে ভিড় ভাড় করবেন আর একটি কথা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আমাদের বড় বড় বক্তারাও আলেমরাও সাধারণ রাও নবীর কবরকে কি বলে রাউজা বলে বলে না বলে না আল্লাহ তফসিল কোরআন মাহফিলে যা কিছু করলাম তোমার নবী পাকে রওজা এই নেকিগুলি পৌঁছিয়ে দাও আমাদের দরুদ তোমার নবী পাকে রওজাই পৌঁছিয়ে দাও করে না করে না করে মানলেন না মানলেন না না করে না বলেন রওজা বলে কি বলে না রওজা বলে প্রায় সবাই বলে একজন দুজনের কথা বলছি না আচ্ছা আর পীরদের কবরগুলিকে মাজার কারো কাছে শুনেছেন বাংলাদেশে যে শাহজালালের কবর বলেছে যদি বলে বলবে কোন ভাবি এসছে রে শাহজালালের কবর বলছে আটরশির কবর বলছে ফুরফুরার কবর বলছে মাজার বলে না বেয়াদো কেউ যদি বলে আজমিরের কবর খাজা মরিন চিস্তির কবর বড় বেয়াদো তাই না আব্দুল কাদির জিলানির কবর বিয়াদ নবী করিম সাল্লামের তালিম শিক্ষা কি হাদিস তো শুনিয়ে দিছি তর্জমা করে কিন্তু খেয়াল মনে হয় নবী কি বলছেন সাল্লাহ আলী বলছেন ওয়ালা কাবরি আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করিও না নবী কি বললেন ওয়ালা হে আলেম সমাজ যারা রওজা বলো নবী করিম কবরকে হে আলেম সমাজ যারা পীরদের কবরকে হে জাহেল সমাজ যারা পীরদের কবরকে মাজার বলো তাদের শিক্ষার জন্য নবী করিম সাসমের হাদিস আবার শুনিয়ে দিচ্ছি তাকিদের সাথে হে মানুষ এখানে হে মানুষ বলে মানুষকে সম্বোধন করেছে আর আল্লাহর কাছে নবী দোয়া করেছেন অন্য হাদিস রয়েছে যে আল্লাহ আমার কবরকে এরকম ঈদের স্থানে পরিণত করে আমার কবরকে সিরকের আড্ডা যেন এরা বানিয়ে না নেয় উৎসবের স্থান পরিণত না করে ওয়ালা আলু কাবরি ইদান হে মানুষ হে মমিন হে মুসলিম তোমরা আমার কবরকে আমার কি কবরকে উৎসবের স্থানে পরিণত করিও না তবে তবে কি করতে হবে নবীর হক কি ইমানের পরে তার আনুগত্যের পরে তার ইত্তেবা অনুসরণের পরে তার মহাব্বত অন্তরের ভালোবাসা অন্তরের অন্তঃস্থল থেকে খালেস নির্ভেজাল ভালোবাসা দুনিয়ার সমস্ত কিছু চাইতে বেশি ভালোবাসা ধন দৌলত বাড়ি ঘর স্ত্রী ছেলে মেয়ে সবার চাইতে বেশি রসুল্লাহ ভালোবাসার পরে একটি হক হচ্ছে তার উপর সলাত সালাম পেশ করা তাই বলছেন তবে কি করবো সাল্লু আলাইয়া তোমরা আমার উপর সালাত পেশ করো দরুদ পেশ করো একমত এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই কিন্তু উৎসবের স্থানে পরিণত করবেন ঘন ঘন গিয়ে বারবার না আচ্ছা দরুদ পেশ করার ক্ষেত্রে কাছে যেতে হবে ওখানে ভিড় করতে হবে বলছেন না ফাইন না সলাত কারণ তোমাদের সলা দরুদ পৌঁছিবে আমার কাছে তোমরা যেখানেই থাকো না কেন বাংলাদেশে থাকো আর অমুসলিম দেশে থাকো নেপালেই থাকো আর সিঙ্গাপুরেই থাকো আর জাপানে জার্মানে থাকো আর আমেরিকা কানাডাই থাকো আর তোমরা নদীতে আর সমুদ্রেই থাকো যেখানেই থাকো না কেন দূরে থাকো কাছে থাকো যেখানেই থাকো না কেন যখন বলবে আল্লাহ আলম মোহাম্মদ আসসালাম আলাইক নবী হে নবী আপনার সালাম ওরহমতুল্লাহ বারাকাত তখন আমার কাছে তা পৌঁছে যায় পৌঁছে যায় কেমন করে পৌঁছে যায় ফেরেস্তাগণ আল্লাহ নিযুক্ত করে রেখেছেন তানা পৌঁছিয়ে দেন নাসাইতে হাদিস রয়েছে আল্লাহর অনেক ফেরেস্তা রয়েছে ইয়োবাল্লে গনিমিন উম্মত ইসালাম আমার উম্মতের সালাম তারা পৌঁছিয়ে দেয় আমার উম্মতের সালাম তারা পৌঁছিয়ে দেয় হাদিসটি আবু দাউদের এবং হাদিসের সনদ সূত্র হচ্ছে বেসনাদিন হাসান হাসান অর্থাৎ আমলযোগ্য সহির একটু নিম্ন স্তর হচ্ছে হাসান সহি এবং হাসানের উপর আমল করা যাবে জয়ীফের উপর আমল করা যাবে না জাল তো মিথ্যা জয়ীফ মানে আস্থা হারিয়ে ফেললেন এটা সাব্যস্ত নয় নবী সাল্লাম থেকে কোন দুর্বল বর্ণনাকারী রয়েছে সেকাতুন এই হাদিসের বর্ণনাকারী যতগুলি রয়েছেন তারা সব নির্ভরযোগ্য আরেকটি হাদিস শোনাই ওয়ান আলী বিন হুসাইন বর্ণনাকারী হচ্ছেন আলী বিন হুসাইন বিন আলী ইবিন আবি তালিব রাজি আল্লাহ আনহুমাজমাইন হুসাইন রাজি আল্লাহ আনহ আল্লাহ নবীর প্রিয় নাতি তার ছেলে আলী যার উপাধি ছিল জৈনুল আবেদিন আমাদের লোকেরা জৈনুল আবেদিন অনেকে নাম রাখেন আর নামকে বিকৃত করতে করতে করতে ওকে জয়নাল বানিয়ে দেন হ্যাঁ? আর বলবেন না কেন আমাদের দেশের মূর্খদের একটা কবিতা গজল আছে গজলটা ভুলে গেছে ছোট কালে তো এমনিতে শুনে শুনে মুখস্ত হইতো জয়নাল আবদিনের কান্দন আমাকে শুনতে দাও কেউ শুনেছেন এরকম ইয়ে? হ্যাঁ। জয়নাল আবদিনের মা আমাকে জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও সব বিদাতি কথা জয়নাল আবদিনও নয় আর আবেদিনও নয় জৈনুল আবেদিন এবাদতকারীদের অলঙ্কার তাকে এই উপাধি তার জামানার লোকেরা দিয়েছিল কি জন্য অত্যন্ত তার এবাদতের জন্য এত বেশি আল্লাহর এবাদতবন্দী এত সৎ লোক ছিলেন যে তার এই উত্তম উপাধি লোকেরা দিয়েছিল তাকে যে জাইনুল আবেদিন একবারে আরে এবাদতকারীদের এটা তো জিনত অলঙ্কার সাজ জি তো আলী ইবিন হোসেন হোসেন রাজি আল্লাহ তার ছেলে আর হোসেন রাজি আল্লাহ তার পিতার নাম কি আলী চতুর্থ খলিফা আলী বিন আবি তালে আবু তালেব ছেলে আলী রসুল্লাহামের চাচাতো ভাই জামাই আন্নাহুর আরাজলান তিনি দেখলেন তাহলে তিনি তাবেই সাহাবির ছেলে যখন হুসেন রাজি আল্লাহ তালানোর ছেলে তখন তিনি কি তাবেই আলী জৈনুল আবেদিন তিনি দেখেন রাজলান এক ব্যক্তিকে দেখলেন ইয়াজিউ এলা ফুরজা তিনি কানাত ইন্দা কাবরি নবীলাম লোকটি বারবার করে আসছে একবার শুধু নয় আসছে কোথায় নবী সাল্লামের কবরের পাশে একটু ফাঁকা রাস্তা ছিল ঘেরা ছিল কিন্তু একটা ফাঁকা রাস্তা ছিল ছোট রাস্তা ফুরুজা মানে ছোট রাস্তা ছিদুর রাস্তা ফায়াদ ফিহা ওখান দিয়ে সে ঢুকে পড়ছে কবরের কাছে কবরের কাছে ঢুকে পড়ছে যে কবরের কাছে গিয়ে যদি দোয়া করি তো বেশি কবুল হবে অনেকের ধারণা আছে না এরকম সেই জন্য যাই কবর কাছে যে আল্লাহ নবীর কবরের কাছে বা অলিয়া অলিয়া পীরদের কবরের কাছে গিয়ে যদি আল্লাহর কাছে হয়তো পীরের কাছে দোয়া করে না ওই রকম বড় মুশরেক নাই কিন্তু এটা একটা শির্ক যে কবরের কাছে গিয়ে যদি দোয়া করি তাহলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করবেন তার বরকতে এটা অসির যে ওখান থেকে ভাইয়া হয়ে বরকত আসবে আল্লাহ বরকত না নামিয়ে দেবেন কবরওয়ালার উপর আর ওখান থেকে আমি পাবো কলবে কলবে একবারে চলে আসবে এসবে বিশ্বাসী অনেকে তো ওখানে সে প্রবেশ করতো ফায়াদু আর দোয়া করতো ফান্নাহাহু তিনি নিষেধ করলেন নিষেধ করলেন আজকে যদি আমরা নিষেধ করি যে দেখো কবরে মাজারে এরকম করে ভিড় ভাড় করে আড্ডা বানায় না তো বলে এটা ওহাবি আছে তাহলে আলী জাইনুল আবেদিন হুসেন রাজিয়াল্লাহ আল্লাহ তালানহ ছেলে তিনি কি ছিলেন বলেন কোরআন সন্ধান অনুসারী ছিলেন না ছিলেন না কিন্তু এক শ্রেণীর পন্থীরা তাকে এমাম মাসুম বানিয়ে দিয়েছে গুমরা পথভ্রষ্ট তারা বলছে বারোটি নিষ্পাপ এমাম আছে তাদের কোনো গুণা খাতা হয় না তার একজন হচ্ছেন আলী জৈনুল আবেদিন প্রথম আলী রাজি থেকে শুরু করেছে দুই নম্বর হাসান তিন নম্বরে হোসেন আর তারপরে আলী জাইনুল আবেদিন তারপরে জাফার সাদেক বাকের ইত্যাদি করতে করতে এগারোটা চলে এসছে বলছে বারো নম্বর যিনি এমাম দ্বাদশ এমাম তিনি কোন গুহায় সুরঙ্গের মধ্যে লুকিয়ে আছেন সেই সুরঙ্গ সম্পর্কে শুনলাম যে আল্লামা ইহসান আলী জাহির পাকিস্তানে খুব বড় আলেম ছিলেন মদিনা ইউনিভার্সিটি থেকে তিনি পাশ করা আলেম তো তিনি শহীদ হয়েছেন আল্লাহ যেন তার শাহাদ কবুল করেন তো তিনি বলছেন যে আমি স্বয়ং নিজে দেখতে গিয়েছিলাম ওই সুরঙ্গ তো সুরঙ্গ দেখতে গেলাম তামাশা যে কি হয় সেখানে দেখতে গিয়ে দেখলাম যে সেখান থেকে এমামে গায়ে ওই দ্বাদশ এমাম বেরিয়ে আসা তো দূরের কথা বলছে একটা এদুরও বাড়িয়ে আসতে পারবে না এমন ছিদ্র রেখেছে আর সেই ছিদ্র সম্পর্কে গোমরাদের আকিদা যে ওখান থেকে ওই দ্বাদশ ইমাম বেরিয়ে আসবেন আর সারা পৃথিবীতে তাদের রাজত্ব শাসন প্রতিষ্ঠা হবে আর তখন কত নাকি করবে তারা কত নাকি করবে এখান থেকে ক্ষান্ত করে দিলাম নিষেধ করলেন তিনি খবরদার এইভাবে কবর কাজে ঢুকবে আর দোয়া করবে না দোয়া করবে তুমি মসজিদে বসে দোয়া করো কবরের কাছে আবার দোয়া আল্লাহর কাছে দোয়া করবে কবরের সাথে কি সম্পর্ক তোমার অকাল বলেন আল্লাহ ওহাদেশ হাদিস তোমাকে একটি হাদিস শোনাবো সামে তোমিন আবি আমি আমার আব্বার কাছ থেকে শুনেছি কার কাছ থেকে হোসেনের কাছ থেকে রাজিয়াল হোসেন রাজিয়াল আনজাদ্দি আর তিনি শুনেছেন আমার দাদার কাছ থেকে মানে আমার আব্বা শুনেছেন আমার দাদার কাছ থেকে অর্থাৎ আলী ইবিন আবি তার চতুর্থ খলিফা রাজিয়াল্লাহ তাআলা আনহুমের কাছ থেকে আন রাসূলুল্লাহ তিনি শুনেছেন রাসুল্লাহাম থেকে বর্ণনা করেছেন কাল বলেছেন আল্লাহ রসুলাম খবরদার তোমরা আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করিয়ে না কবুরা তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করিয়ে না ব্যাখ্যা হয়ে গেছে দুটি ওয়াসাল্লু আলাইয়া তবে আমার উপর দূরত তোমরা পড়তে থাকি তোমরা পেশ করতে থাকি কারণ তোমাদের সালাম এখানে সালাম বলা হয়েছে আগের ছিল সালাত তাহলে দরুদ সালাম দুটোই বোঝা গেল যে নবী সালামের উপর দরুদ এবং সালাম পেশ করলে সলাত ও সালাম পেশ করলে ইয়া বললো গুনি হাইজো কুন্তম তোমরা যেখানেই থাকো না কেন তা আমার কাছে পৌঁছে যাবে মানে পৌঁছে দেবে নবী সাল্লাম সাইয়াহিন আল্লাহর অসংখ্য ভ্রমণকারী রয়েছেন সাইয়াহিন পর্যটন করেন তারা মিন সালাম আমার কাছে আমার উম্মতের সালাম তারা তারা পৌঁছে দেন এইভাবে সালাম পৌঁছে তাহলে ফেরেস্তার মাধ্যমে যখন সালাম পৌঁছচ্ছে তখন এক শ্রেণীর লোকেরা আছে আমাদের অনেক আলেমরাও আছে এক আলেম চিঠি লিখেছেন আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম আমার এক সাথে বন্ধুর কাছে যে তুমি তো মদিনা শরীফে থাকছো আমার সালামটা নবী পাকের রওজায় গিয়ে পৌঁছে দিও মানুষ দিয়ে সালাম পৌঁছানো ভালো না আল্লাহ যাকে নিযুক্ত করেছেন ফেরেস্তা তাদের মাধ্যমে পৌঁছানো ভালো বলুন তো দেখি কোনটি সুন্নত আর কে ভুলবেন না মানুষ ভুলে যেতে পারে তারপরে আপনি মানুষ দিয়ে কেন পৌঁছাবেন অথচ এই তরিকে সাহাবাইকার আমি ছিল না আল্লাহ নবী ছিল না নবী সালাম শিখেছেন যে আমার কবরে তোমরা মানুষের মাধ্যমে তোমরা সালাম পৌঁছে চিঠি দিয়ে অথবা টেলিফোন করে টেলিফোন করছে আজকাল মোবাইলের জামানা এ তুমি তো দাম্মামে আছো মাঝে মাঝে তুমি আমরা যাও তো গেলে মদিনা গিয়ে আল্লাহ নবীর রাউজা মোবারকে গিয়ে আমার সালামটা পৌঁছে দিও এটা সুন্নতি তরিকা বেদাতি তরিকা সুন্নতি তরিকা হচ্ছে আপনি বাংলাদেশে বসে সালাদ সালাম পড়েন আর কে পৌঁছাচ্ছেন সাথে সাথে অসংখ্য ফেরিস্তা যারা ভ্রমণ করছেন ওখানে খোঁজ খবর নিচ্ছেন কে সালাদ সালাম পেশ করলো নিয়ে এসে পৌঁছে দিলেন রাহু ফিল মুখতারা আল মুখতারা একটি কিতাব রয়েছে হাদিসের নির্বাচিত হাদিস আর এই হাদিসের লেখক হচ্ছেন জিয়াউদ্দিন আল মকদেসি জিয়াউদ্দিন আল মকদেসি ওই কিতাব এই হাদিসটি রয়েছে সময় আছে তাহলে মাসাইল গুলি বর্ণনা করে দিই বলছেন এই অধ্যায় বেশ কিছু মাসলা মাসাইল আমরা জানতে পারলাম যদি এগুলি আলোচনায় চলে এসেছে প্রথম কথা তাফসির আয়াতে বারাত সুরায় বারাত মানে সুরা সুরা তবার অপর নাম হচ্ছে সুরাতুল বারা কারণ শুরু হয়েছে এই সুরা বারা আতমিন আল্লাহ রাসুলহি দিয়ে সুরায় তবার আয়াতের তফসির লাকাত রাসুল মিন আনফুসেকুম যে শোনালাম আসান দ্বিতীয় মাসলা হচ্ছে এবাদহু সাল্লা সাল্লাম ওম্মাতাহু আন হাজ হেমা গায়াত আল বোধ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ওম্মতকে এই যে সুরক্ষিত তৌহিদের সুরক্ষিত স্থান ওখান থেকে দূরে রেখেছে খবরদার ওর মধ্যে থাকবে বাইরে তোমরা যাবে না বর্ডারের বাইরে তোমরা যাবে না তহিদের বর্ডার রয়েছে তহিদের বর্ডার যদি ক্রস করো তাহলে কোথায় যাবে সিরকে চলে যাবে যেমন বাংলাদেশের বর্ডার যদি ক্রস করেন তাহলে হয় বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে হ্যাঁ আর না হলে বর্মায় ঢুকবেন আর না হলে ভারতে ঢুকবেন মহা মুশকিল হবে সব দিকে মুশকিল কোনো দিকে ডুবে মরবেন আর না হলে কোনো দিকে গিয়ে বিএসএফ ধরবে আর না হলে সামরিক শাসন বারমার তাদের হাতে ধরা খেয়ে যাবেন মুশকিলে পড়ে যাবেন ওই রকমই যদি তহিদের যে সুরক্ষিত এলাকা রয়েছে সেখান থেকে এদিক সেদিকে যান তাহলে বড় সিরকে পড়বেন ছোট সিরকে পড়বেন বিভিন্ন রকমের সিরকে লিপ্ত হয়ে যান নামে চলে যাবেন তিন নম্বর মাসলা হচ্ছে জিক্র হিরসেহি আলাইনা নবী করিম সাল্লাম আমাদের সম্পর্কে অত্যন্ত আগ্রহী ছিলেন এবং আমাদের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী ছিলেন উম্মতের জন্য ওয়ারাফাতু ওয়ারাহমাতু এবং নবী সাল্লামের স্নেহশীল হওয়া এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লামের দয়ালু হওয়া এর প্রমাণ হলো রাউফুর রাহিম থেকে চতুর্থ বিষয় হচ্ছে নাহিউ আন জিয়ারতে কবরিহি আলাওয়াজহিন মাহসুস নবী করিম সাল্লাম তার কবর জিয়ারত করতে নিষেধ করেছেন কিন্তু একেবারে নিষেধ না আলাওয়াজহিন মাহসুস বিশেষভাবে বিশেষভাবে মানে বারবার করে আসে ঘুরে ঘুরে বারবার করে কবর কাছে আসে ভিড় ভাড় লাগিয়ে থাকা দরুদ সালাম পেশ করা হয়ে গেল তখন ওখানেই দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন আধা ঘন্টা এক ঘন্টা ধরে দাঁড়িয়েই আছে কিছু লোকেরা যাই না ওখানে গিয়ে বহু লোকেরা এমন ভিড় করে আছে আর অন্য লোকদের চান্সই দেয় না এগুলি সব নিষিদ্ধ তবে আপনি যান সেখানে আর সালাদ সালাম পেশ করে সেখান থেকে সরে যান এটি হচ্ছে সুন্নত তরিকা আর একবার সালাম পেশ করলেন অন্যদের জন্য সুযোগ ছেড়ে দেন উৎসবের স্থানে পরিণত করিয়েন না বারবার ফিরে এসে মা আন্না জিয়ারাত মিন আফজালিল আমাল দেখেন কেউ হয়তো এরকম ভুল ধারণা করতে পারে যে হয়তো নবীর কবর জিয়ারত করতেই নিষেধ করছেন সেজন্য তিনি বলছেন যে অথচ নবীলামের জিয়ারত করা তার কবরের জিয়ারত করা মিন আফজালিল আমাল একটি শ্রেষ্ঠ আমল উত্তম আমল আমল উত্তম কিন্তু ওই আমলকে যদি বেশি বেশি করেন যেটি নবী সাল্লাম শেখাননি সাহাবারা শেখাননি বরং নবী সাল নিষেধ করেছেন যে ঈদের স্থানে পরিণত করিও না তাহলে তখন বিদাত বা সিরকের আশঙ্কা রয়েছে পাঁচ নম্বরের বিষয় হচ্ছে যে নাহিয়াহু আনিল এক্সার মিনা জিয়ারা নবী সাল্লামের কবর বেশি বেশি জিয়ারত করা নিষেধ করেছে বেশি বেশি জিয়ারত করলেই তখন সিরকের আশঙ্কা রয়েছে অতিরঞ্জন বাড়াবাড়ির আশঙ্কা রয়েছে বিদাতের আশঙ্কা রয়েছে অনেকে নামাজের মতো নাভির নিচে হাত বেঁধে নামাজও পড়ে আর নাভির নিচে হাত বেঁধে দরুদ পেশ করছে দেখেছেন না দেখেন এরকম দৃশ্য যারা মদিনায় গিয়েছেন দেখতে পাবেন প্রতিদিনই দেখতে পাবেন এইরকম বিদাতিদেরকে তাহলে এগুলি হচ্ছে শিরকের আশঙ্কা আল্লাহর সামনে যেভাবে দাঁড়াচ্ছেন ওই রকমই নবীশ্বাসের সামনে দাঁড়াচ্ছেন না তবে আপনি সেখানে হইচই করবেন না সেখানেও মোবাইল রিসিভ করছেন এইরকম বিয়াদবি করবেন না সেখানে আপনি বন্ধুর সাথে গল্প করছেন আর সালাম পড়তে এসছেন এইরকম করিয়েন না আদবের সাথে দাঁড়ান কিন্তু এই আদব মানে নয় যে আপনি সালাতের মতো নামাজের মতো খুশু খুজুর সাথে দাঁড়াবেন না ছয় নম্বর বিষয় হচ্ছে হাসুহু আলান নাফিলাতে ফিল বাইত নবী সাল্লাম উৎসাহিত করেছেন ঘরে নফল নামাজ পড়ার জন্য মানে ফরজ ছাড়া বাকি সুন্নত নফল নামাজ পড়ার জন্য সাত নম্বর বিষয় হচ্ছে আমরা স্পষ্ট জানতে পারলাম যে সাহাবাই কেরামদের নিকটে এটি একবারে সর্বসম্মতিক্রমে তারা মানতেন যে লাইসাল্লাফিল মাকবারা কবরস্থানের কোনো নামাজ পড়া যায় না কবরস্থানে নামাজ পড়া যায় না তাই নবী নবীলাম তাদেরকে বলেছিলেন যে তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করিও না মানে কবরস্থানে যেমন তোমরা নামাজ পড়ো না তেমনই তোমরা বাড়িকে কবরের মতো করে দিও না তাহলে কবরস্থানে যখন নামাজ পড়া যায় না তো মাজারে গিয়ে কি করে নামাজ পড়েন মাজারে গিয়ে কি করে সেজদা করেন আর হীরা পাহাড়ের গুহায় দিয়ে নামাজ পড়ে লাইন লাগিয়ে দেখেছেন যারা গিয়েছেন দেখবেন বিদাতিরা যাই নামাজ বিছে রেখেছে লাইন লাগিয়ে নামাজ পড়ছে এটিও এর সামিল কেন বিদাতি জায়গায় নামাজ পড়বেন ওখানে নামাজ পড়ার জায়গায় হেরা পাহাড়ের গুহায় সুর পাহাড়ের গুহায় যেখানে নবীর জন্ম ইত্যাদি ইত্যাদি যেখানে সেখানে আপনি নামাজের লাইন লাগাবেন ওই সাবা মাসাজের সাথে মসজিদের ওখানে এই মসজিদ আমি বিশ্বাস তৈরি করেন আলহামদুলিল্লাহ এখন ভেঙে দিয়ে মসজিদগুলি ছোট ছোট সব করে দেওয়া হয়েছে মদিনা আট নম্বর বিষয় হচ্ছে জালিকা কবরস্থানে নামাজ পড়া যাবে না কেন বেআনা সালাত রাজলি বেআনা ওয়াইন বাউদা কবরস্থানে গিয়ে নামাজ পড়বেন না কবরস্থানে গিয়ে যে জরুরি নয় যে আপনি দুরুদ সালাম পেশ করার জন্য কবরস্থানে যেতে হবে বরং নবী সাল্লা সাল্লামের ওপর সালাত এবং সালাম যদিও দূরে থাকেন আপনি পৌঁছে দেওয়া হয় এ কথা বলেছেন নবী সাল্লাম ফালাহা যাতা সুতরাং কোন প্রয়োজন আরাদাল কুরবা যে ব্যক্তি নিকটে যেতে চায় আল্লাহ নবী কবর কাছে যেতে হবে দরুদ পড়লেই সালাম পড়লে নবীর কবর কাছে যেতে হবে জরুরি নয় আপনি দম্মামে আছেন নবী সাল্লাম বলেছেন আজকে জুমার দিন আপনাদেরকে স্মরণ করিয়ে দিই জানা আছে এই হাদিস যে জুমার দিনে তোমরা বেশি বেশি আমার ওপর কি করো দরুদ পেশ করো আমল করেন হাদিসের ওপর যদি কোনো ভাই আমল করেন মানে বৃহস্পতিবারে যত দুরুদ সালাম পড়ে তার চাইতে অতিরিক্ত বেশি পড়েন তাহলে এটা আমল হইল এই আমলগুলি করেন অধিকাংশ হাত উঠিতে পারবেন না হয়তো এত গাফিলতি আমাদের আছে যে নবী সালামের সন্ন্যতের উপর আমাদের আমল নাই যে জুমার দিন আছে যখন তখন বলি আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ যখন তো নবী সাল্লাহ সাল্লামের আলোচনা আসুক আর নবীর নাম আছে সাল্লাহ আলি সাল্লাম বলবো আবার বিদাতি তরিকে আছে জুমার নামাজের পরে মিলাদ শুরু হয়ে গেল মিলাদ করেন না বিদাতি অনুষ্ঠান করা আনুষ্ঠানিকতার সাথে নবী সাল্লামের অনুষ্ঠান করেন জুমান নামাজ পড়ার পরে মিলাদের মহফিল শুরু করলেন বলি ওই আলী ক্যাম্প ছিল ওই ক্যাম্পে কয়েক বছর আগের ঘটনা যখন ছিল আগে তো সেই ক্যাম্পে জুমার পরে খবর পেলাম যে জুমার পরে মিলাদ করে বাংলাদেশের এক ফাজেল পাশনা আলেম পাশ মোল্লা আর সে মিলাদ করে এই মিলাদ জুমার দিনে বেশি দুরুদ সালাম পড়ার মানে এই না যে আপনি অনুষ্ঠান করবেন না আপনি নিজের ঘরে নিজের কাজে নিজের ক্ষেত্রে যেখানে আছেন অফিসে আছেন ব্যবসায় আছেন যখন তখন আপনি আল্লাহ সাল্লি আল মোহাম্মদ আল্লাহ বারিক আল মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ সাল্লি আলী ওসাহাবি ইত্যাদি নয় নম্বর বিষয় হচ্ছে যে কৌন সাল্লাহাম ফিল বারজাখি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কোথায় আছেন বরজাখি জীবনে আছেন তার ইন্তেকালের পরে তার আত্মা সর্বোচ্চ স্থানে আছে আলা ইল্লিনে কিন্তু বরজাখি বরজাখি জীবনে তো রাজু আমাল ওম্মাতি ফি সলাত সালাম আলিহি ওম্মতের আমলের মধ্য থেকে দুরুদ এবং সালাম পেশ করা হয় কি পেশ করা হয় হাদিস আছে যে তোমাদের সালাত মানে দুরুদ পৌঁছে আর ফাইন্না তসলিমা তোমাদের সালাম পৌঁছে তাহলে হাদিস দ্বারা কি বুঝতে পারলাম নবীর কাছে কি পেশ করা হয় সালাত এবং সালাম যখনই আমরা দরুদ সালাম পেশ করি তা পৌঁছে কিন্তু আমাদের নামাজ আজকে আমরা ফজর পড়েছি না পড়িনি অনেক বিদ্যার্থীদের এরকম ধারণা আছে যে নবীর সামনে আমরা আমাদের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় যে ইয়ারসুল্লাহ আল্লাহ তারা নাকি আল্লাহ রসুলের কাছে রিপোর্ট পেশ করেন যে আপনার উম্মতে রয়েছে জামান সাহেব আজকে ফজর নামাজ পড়েননি আর অমুক সাহেব আজকে তাজ্জিদ পড়েছে অমুক সাহেব আজকে রোজা রেখেছেন বৃহস্পতি রোজা রেখেছেন হ্যাঁ? অমুক সাহেব এত টাকা আজকে দান করেছেন অমুক সাহেব আজকে হজ করেছেন ওমরা করেছেন এসব পেশ করার না এটি বিদাতি আকিদা এই আকিদার পক্ষে কোনো দলিল নেই ভুল কথা নবী সাল্লাহ সাল্লামের উপরে যা পেশ করায় তা হচ্ছে সালাত এবং সালাম অর্থাৎ দুরুদ এবং সালাম আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন এক ভাই অসুস্থ আছেন আর অনেক ভাই অসুস্থ আছেন আমরা সবাই অসুস্থ কত যে দুর্বল আমরা মানুষ খোলে কাল ইনসানু জাইফ মানুষকে এত দুর্বল করে পয়দা করা হয়েছে রাত্রে সুস্থ গিয়েছিলেন আর হঠাৎ এসি ঠান্ডা লাগলো আর নাক নিয়ে থাকতে পারেন না চোখ নিয়ে থাকতে কারো চোখ চুলকাচ্ছে কারণ নাক চুলকাচ্ছে কেউ নাক ধরে বসে আছেন কেউ কি অবস্থা কত রকম যে মানে দুর্বলতা আমাদের আল্লাহ আকবর তারপরে অহংকার তারপরে আল্লাহর সামনে অহংকার নামাজ পড়ি না এই যদি অবস্থা হয় তাহলে কি জবাব দেবেন আল্লাহর কাছে তো আল্লাহ যেন আমাদের সুস্থতা দান করেন আল্লাহ ফাকরবেন আমাদের যেন গুনার খাতা মাফ করেন আল্লাহ পাক আমাদের যেন দুনিয়ায় ভালো করেন আর আখেরাতে ভালো করেন জাহান্নামের আজাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন এক ভাই প্রশ্ন করছেন যে আমাদের এখানে স্থায়ীভাবে কোরআনের তাফসির হয় সেই স্থানে আমি চাঁদা দিই কিন্তু সেখানে বেদাত হয় এখন আমাকে সেখানে চাঁদা দেওয়া ঠিক হবে স্পষ্ট এটা বুঝতে পারছেন প্রশ্ন হয়তো বুঝতে পেরেছেন তাই না যে একটি অনুষ্ঠান হয় তাদের সেখানে তফসির হয় তফসিরের সাথে সাথে বিদাত হয় তাহলে এই ক্ষেত্রে যদি সাহায্য করেন তাহলে আল্লাহর ওই আদেশের আওতাভুক্ত আল্লাহ বলছেন তোমরা গুনার কাজে বিদাতের কাজ কি নেকির কাজ না গুনার কাজ গুনার কাজ ওয়াল উদওয়ান এবং সীমা লঙ্ঘনের কাজে বাড়াবাড়ির কাজে অন্যায়ের কাজে তোমরা একে অপরের সাহায্য করিও না আল্লাহ নিষেধ করেছেন কোরআনুল করিমে আর নেকির কাজে আল্লাহ সাহায্য করতে বলেছেন সুতরাং যেখানে নেকি গুণা দুটোই হচ্ছে খবরদার সাহায্য করা যাবে না কারণ তারা নেকিগুলিকে গুণা দিয়ে তাদের বিদাত দিয়ে নষ্ট করে দিচ্ছে সুতরাং এইরকম ক্ষেত্রে সাহায্য করা যাবে না যেখানে দেখছেন নেকি হচ্ছে আপনি আপনার ক্ষমতা যতটা আছে আপনি ব্যক্তি জীবনে যদি দেখেন যে আমরা সবাইকে নিয়ে কাজ করতে গিয়ে বিদাত হচ্ছে এরা বিদাত করছে আমি সমষ্টিগত ভাবে আমি দিনের খেদমত করতে পারছি না আপনি একা একা খেদমত করেন একা একা খেদমত করেন ভালো ক্যাসেট ভালো সিটি ভালো কিতাব কেনে গরিবদের দেন একটা বিদ্যার্থীকে দেন একটা পয়সা খরচ দুরিয়াল খরচ করে একটা লোক ক্যাসেট কিনবে না সিডি কিনবে না কিন্তু তাকে দিলে ফ্রিতে সে শুনবে আর ওর মধ্যে অনেক শির বিদাত আছে সংশোধন হয়ে যেতে পারে আল্লাহ আপনার দ্বারা হয়তো ওই লোকটিকে হিদায়ত করবে এইভাবে আপনি দিনের যদি সেবাই করতে চান তাহলে নির্ভেজাল খাঁটি সেবা করুন আপনি ওই ঝামেলাই পড়তে যান না বিদাতের ঝামেলা গোনা হবে এরকম ক্ষেত্রে সহযোগিতা করে আরেকটি প্রশ্ন এক ভাই কিছু লোকের মন্তব্য পেশ করছেন যে তাবলিগের বিরুদ্ধে ইসলামিক কালচারাল সেন্টার সবসময় বলতে থাকে কিন্তু তাবলিগ জামাত অনেক বেদিনকে ইসলামের দিকে নিয়ে এসেছে বেনামাজিকেও ইসলামের দিকে নিয়ে এসেছে তাহলে কেন এই অভিযোগ শোনেন কোন ব্যক্তি শুধু ভালো কাজ করছে সেই জন্য তার সহযোগিতা করা যাবে এ কথা ভুল যদি ভালো কাজ করে আর বাতিল করে তাহলে তার সাথে সহযোগিতা করা যাবে না তার সাথে সহযোগিতা করা যাবে না তারপরে যে কথাটি বললেন তবলি জামাতের বিরুদ্ধে বলে কথাটি মিথ্যা তবলিক জামাতের বিরুদ্ধে বলে না তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদের সংশোধনের জন্য বলে যে বাবারে তোমাদের কেতাবে আছে তারা হাম ইয়া নবী আল্লাহ তারা হাম হে আল্লাহ নবী দয়া করুন হে আল্লাহ নবী দয়া করুন তোমাকে জান্নাতে নিয়ে যেতে চাই বাবা তবলিগি ভাই এই তবলিগি ভক্ত ভাই যে প্রশ্ন করেছেন তাকে বলছি এই রকম লোকদেরকে বলছি হাজার হাজার লোক তাদের রয়েছে তাদেরকে বলছি আপনি যদি এই আকিদা তারা তারাহামিয়া নবী আল্লাহর আকিদা নিয়ে মরে যান তাহলে সোজা চিরকালের জাহান নামে চলে যাবেন এতে কোনো সন্দেহ নেই দ্বিমত আছে নবীর কাছে চাইবেন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ নবী হে আল্লাহ নবী দয়া করুন রহম করুন কেমন করে গাফেল থাকতে পারেন ইমান থাকবে না মুশরেক হয়ে যাবেন শিরিক করে মারা যাবেন আর শিরিক করে মারা গেলে ফাঁকা ধারাম আল্লাহ আলহিল জান আল্লাহ বলছেন জান্নাত আল্লাহ হারাম করে দিবেন ও মাওয়াহুন্নার যাবে কোথায় ও যে তোমার বাসস্থান হচ্ছে জাহান্নাম তাহলে আপনাকে জাহান্নাম থেকে উদ্ধার করতে চাইছি জান্নাতে নিয়ে যেতে চাইছি তাহলে বিরোধিতা করলাম না হিতাকাঙ্ক্ষী হইলাম নবী করিম সাল্লামকে আল্লাহ বলেছেন রাউফ মানে স্নেহশীল আর হারিসুন মানে হিতাকাঙ্ক্ষী আর মক্কার মুশ্রেকারা কি বলতো যে আমাদের দেবী দেবতা গালি দিচ্ছে আমাদের কুৎসা গাচ্ছে আমাদের দুর্নাম করছে ওই রকমই আপনাদের অনেকের ধারণা বিদাতিদের আমাদের সম্পর্কে না কখনো না আপনাদেরকে একসাথে জান্নাতে নিয়ে যেতে চাই যে তহিদের রাস্তা ধরে নেন নবীর তরিকা ধরে নেন আর ইলিয়াসি তরিকা ছেড়ে দেন হ্যাঁ পা ধরে সালাম নেই বিদাত সালাম হাতে হাত দিয়ে সালাম আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর এর চাইতে অতিরিক্ত সালাম করতে চান তো মুসাফা হাতে হাত দিয়ে মুসাফা করেন এর চাইতে অতিরিক্ত যদি করতে চান মা বাবার তাহলে মাথায় চুমন দেন কপালে চুমন দেন কারণ এর প্রমাণ আছে নবী করিম যখন এতেকাল হয়ে গেল আর হিবির চাদর দিয়ে ঢাকা আছে মোবারক দেহ তখন আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান পৌঁছিলেন কি করেছিলেন তিনি পায়ে চুমন দিয়েছিলেন কাব্বালা কাব্বালা ওয়াজাহু মুখমন্ডলে চুমন দিয়েছিলেন মাথায় কপালে চুমন দিয়েছেন সুতরাং চুমন দেন আমাদের দেশে এই সন্ন্যতি তরিকা নেই এখানে আরবদের দেখবেন বাবার মাথায় চুমন দেয় মায়ের মাথায় চুমন দেয় এগুলি নেই দাদার মাথায় চুমন দেয় বৃদ্ধদের মসজিদে বৃদ্ধ বসে আছে আর যুবকরা বা অন্য লোকেরা এসে বৃদ্ধ মানুষের মাথায় চুমন দিচ্ছে কপালে চুমন দিচ্ছে বড় বড় আলমদের এখানে মাথায় কপালে চুমন দেওয়া আছে এই সুন্নত নাই সুন্নতের জায়গায় বিদাত দখল করে নিয়েছে পা চুস পীরের পা চুসতে চুসতে চুসতে একবারে পরিষ্কার করে দিয়েছে হ্যাঁ ছোট বলবে হ্যাঁ গোনাগার গোনা তো প্রত্যেকেরই হচ্ছে অসুবিধা নেই কিন্তু বলবে যে আমি আমি কুকুর আমি শ্রীগাল না কারণ বেরেলবি রেজবিরা কি বলে সাগে মদিনা সাগে মদিনা বুঝেন সাগ মানে কুত্তা ফার্সি ভাষা বলছে আমি মদিনার কুত্তা ওদের কিতাবে লিখা থাকে বললে দেখবেন ওদের বিজ্ঞাপন গুলি ভালো করে শুনে নেন আমার কাছে আর দেখবেন তাদের বিজ্ঞাপন গুলি উর্দু বিজ্ঞাপন বাংলা বিজ্ঞাপনে লিখা থাকে যে অমুক আল্লামা হাজরা আলা হাজরার সগে মদিনা মানে মদিনার কুকুর আর তারা বলে মদিনার কুকুর হতে পারলেও ধন্য কেন কুকুর হবে আলহামদুলিল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন কেন কুকুর হব আরে মদিনার অনুসারী হব রসুল্লাহর অনুসারী হব কিন্তু আল্লাহ সত্যি কুকুর চাইতে নিকৃষ্ট মুসরেক তো এতে কোনো সন্দেহ নেই আল্লাহ কিভাবে নিয়ে গিয়ে নাম ফিট করে দিয়েছেন সাগে মদিনা কারণ কুকুর চাইতে সিরিক করে সে কুকুর চাইতে নিকৃষ্ট কুকুর তো ভালো সিরিক করে না কুকুরকে কোনদিন দেখছে মাজারে সেজদা করতে কুকুরে কোনদিন খাসি মুরগ জবাই করতে দেখেছেন এর জন্য মাজারে নিয়ে গিয়ে খাসি মুরগ বগলে করে মুখে করে নিয়ে গিয়ে মাজারে দিচ্ছে কিন্তু আমি দেখছি ট্রেন ভর্তি ছাগলে ছাগলে প্যাঁ প্যাঁ শুনতে শুনতে কান আমার এবারে হয়ে গেল আর মোরগের আওয়াজ এই দৃশ্য দেখেছি ওরসের দিনে সফর করছে আর ট্রেন ভর্তি ঢুকতেই পারছি না ব্যাপারটা কি আরে এত খাসি মোরগ কেন আরে খাসি মোরগ যদি কেউ বাবার বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে এরকম হয় অনেক সময় গ্রামের মহিলারা করে এরকম আরে এক দুটো থাকবে এত কেন জিজ্ঞাসা করলাম প্রথম দৃশ্য কি ব্যাপার তো বলছে আপনি জানেন না আপনি যাবেন না আমাকে জিজ্ঞেস আপনি যাবেন না কোথায় কোথায় বলছে মাজার শরীফ বলছে দরবার শরীফ আল্লাহ আকবর এ হলো আমাদের ভারত সমাজের অবস্থা তো কুকুর তো এই কাজ করে না কোনোদিন বিড়া বিড়াল যদি কোন জীব জন্তু ধরে এদুর ধরে তো ধরে নিজেই খায় ও মাজারে নিয়ে যাবে না কখনো তাহলে ভালো আর এরা নিজের খাসি মোরগ পুষে আর ধরে নিয়ে যায় মাজারে গিয়ে জবাই করে গাইহুল্লাহ জন্য আল্লাহর জন্য জবাই করে না তো সাগে মাদিনা তাদের উপাধি তারা লিখে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন আশরাফুল মখলুকাত আল্লাহ বলছে কার্রামনা বানিয়ে আদম আদম সন্তানকে সম্মানিত করেছেন আপনি কেন নিকৃষ্ট হতে যাচ্ছেন থামেন এদিকে প্রশ্নগুলো উত্তর দিতে রওজা শরীফের জবাব হয়ে গেছে বলা যায় না বিদাত কথার বিদাত সম্পর্ক জুড়ে যাক এখন তার মা রাজি এবং তার সে রাজি করাতে পারবে এখন যদি সে আবার পুনরায় তার বাবা বিয়ে করতে পারবে কিনা জানতে চেয়েছে কথা হচ্ছে যে তালাক দিয়েছে শুধু বললেন কিন্তু তালা একটা দিয়েছে না তিনটে দিয়েছে যদি একটি তালাক দিয়ে থাকে অথবা বিদাতি তরিকাতে তালাক দিয়ে থাকে যে একসাথে তিনটা গুলি ছেড়ে দিয়েছে আর কোরআন হাদিসের অনুসারী যদি হয়ে গিয়ে থাকে কোরআন হাদিসের অনুসারী শর্তগুলি শূন্য কোরআন হাদিসের অনুসারী হয়ে থাকে এখনো অন্ধ তকলিদ কোনো তরিকার না করে তাহলে বলবো যে নবী জামা জামানায় আমল করতে পারে কিন্তু নামাজ সে নবীর মতো পড়বে না হ্যাঁ রোজা রাখবে না নবীর মতো হজ করবে না নবীর মতো সে নিজের মজাব নিজের তরিকেই করবে আর শুধু বিবি বাঁচাবার জন্য সে সুবিধাবাদী ফতুয়া চাইবে তার জন্য বিবি নয় সে তিন তালাক দিয়েছে তাদের মজাব মোতাবিক যেটা হয়েছে হয়ে গেছে কিন্তু যদি কোরআন হাত তবা করে ফিরে আসে যে আল্লাহর কথা মানবো রসুলের কথা মানবো মানুষের কথা সেটাই মানবো যেটা আল্লাহ এবং রসুলের কথার অনুকূলে তাহলে বলবো যে একশো তালাক দিলেও এক তালাক হয়েছে যদি একসাথে দিয়ে থাকে তবে তিনবারে তিন মাসে যদি তিন তালাক দিয়ে থাকে তাও খালাস হয়ে গেছে তিন মাসে তিন তালাক একবার একটা তালাক দিয়েছে আবার রাগারাগি হয়েছে আরেকবার একটা তালাক দিয়েছে এক দুই মাস পরে বা এক মাস পরে ছয় মাস পরে আরেকটা দিয়েছে বা দশ বছর পরে বিশ বছর পরে তিরিশ বছর যখনই দিক না কেন তিন তালাক যদি তিনবারে হয়ে যায় তাহলে তিন তালাক হয়ে গেছে হারাম হয়ে গেছে এখন আর কন্ট্রাক্টের বিয়েও নেই আর সরাসরি বিয়ে করতে পারবে না তবে যদি কোথাও এমনি বিয়ে হয়ে থাকে অন্য জায়গায় বিয়ে হয়েছিল ওই মহিলার আর তারপরে বিয়ে হওয়ার পরে সে ভাত খেলো না থাকলো না অথবা তাকে রাখলো না বা যে তালাক হয়ে গেল তারপর আবার ইদ্যত পার হয়ে গেল তখন আগের স্বামী আবার বিয়ে করতে পারে অন্যরা যেমন বিয়ে করতে পারে তাকে আগের স্বামী বিয়ে করতে পারে তো যেমন বললাম যদি এক তালাক হয়ে থাকে তাহলে সরাসরি বিয়ে করতে পারবে নতুন করে কবুল করতে হবে নতুন করে মোহর দিতে হবে একজন ঋণগ্রস্ত ব্যক্তি যদি সুদের মাধ্যমে ঋণ পরিশোধ করে তাহলে ঋণ গ্রহিতা এবং দাতা উভয় কি গুণাগর হবে দুইজনে সুদখোর উপর লানত নবিসাম শুধু দুইজন না উপর লানত করেছেন সুদের সাথে সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তির উপর লানত আল্লাহর অভিশাপ রাসুলের অভিশাপ লানত আল্লাহর রহমত থেকে বঞ্চিত সুদ খায় যে খায় সুদ যে খাওয়ায় মানে ঋণ ঋণ করে নিয়ে আসে সুদে যে সাক্ষী থাকে উইটনেস ব্যাংকে এইরকমই সুদের যারা ক্লার্ক লিখে ব্যাংকে চাকরি করে সুদী ব্যাংকে চাকরি করে সমস্ত লোকের উপরে লানত আছে অভিশাপ আছে সুতরাং এরকম কাজ করবেন না ভুল করেছেন যদি ভুল করে থাকেন তাড়াতাড়ি পরিশোধ করে দেন আর তবা করেন আল্লাহর কাছে যে কোনো কারণে চলবে না ইচ্ছা করে চেষ্টা করতে আপ্রাণ চেষ্টা করতে হবে তারপরে যদি কখনো না উঠতে পারেন তাহলে তখন কাজা চলবে আর ইচ্ছা করে আপনি অ্যালার্ম লাগালেন না পাঁচ ঘড়ি পাওয়া যায় তারপরে কিনলেন অ্যালার্ম লাগালেন না আর উঠতে পারি না তা চলবে না অজুহাত চলবে না সুন্নত নামাজ মানে সুন্নত শুধু ফজর শূন্যত পড়তে হবে কাজা করলে ফজর পড়তে হবে ফরজও পড়তে হবে কিন্তু বিনা কারণে মানে এমনি ঘুমিয়ে থেকে গেলেন আর পরে সূর্য পরে নামাজ পড়লে নামাজ কবুল হবে না শুনে রাখেন নামাজ কবুল হবে না আপনি নামাজ ত্যাগকারী হলেন কুফুরি করলেন জাকাত এক ভাই জিজ্ঞাসা করেছেন যে ভাইকে জাকাত দিতে পারবেন না ভাই যদি নেহাত গরিব হয় আর জাকাতের হকদার হয় জাকাত খাওয়ার যোগ্য তাহলে দেওয়া যাবে আর ভাইয়ের মাসের খরচ চলে যাচ্ছে তাকে একটু বড় লোক হওয়ার জন্য জাকাত দেবেন তাহলে চলবে না মানে এক ভাই জিজ্ঞাসা করেছেন মাথায় চুল নেই মাথায় কৃত্রিম চুল লাগাতে পারবে না হারাম জায়জ নয় লানত আছে এই ক্ষেত্রে পুরুষ হোক বা মহিলা চুল লাগাবে না জায়জ নয় মিথ্যা চুল লাগানো জায়জ নয় মাথা টাকা আলহামদুলিল্লাহ হ্যাঁ, যারা যারাই পড়াশোনা একটু করেছে তাদের টাকা আমাদের মাথার চুলে এত ঘন চুল ছিল যে চুল বাঁকা হইতো না চলে গেছে সব চুল সাপ হয়ে গেছে কোন অসুবিধা নেই আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক নিয়ে নিয়েছেন কখন আপনাকে আমাকে নিয়ে নেবেন আল্লাহ পাক রব্বুল আলম না যাইজ না বলছি যে যাইজ না চুল কৃত্রিম চুল লাগানো যাইজ নয় জি কবরের কাছে মসজিদ করবেন এক ভাই জিজ্ঞাসা করেছেন যে কবরের কাছে একদিকে কবরস্থান আছে আর একদিকে গোয়াল ঘর আছে মানে গরু বাঁধার জায়গা না এরকম জায়গায় মসজিদ করবেন না কারণ আপনি মরে গেলে শিরিক বিরাট করার লোকেরা আসবে আর ওই জায়গায় হয়তো বড় মসজিদ করতে গিয়ে কবর ঢুকিয়ে দিয়ে মসজিদ এইরকমই হয়েছে সুতরাং কবর থেকে দূরে মসজিদ তৈরি করবেন জি